আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টার শিরোনাম আমি এভাবে দিয়েছি নীল দর্পণ আপনারা কি ব্লু ফিল্মসের নাম শুনেছেন শুনেছেন এই ফিল্মসের নাম ব্লু হলো কেন এটা নীল ছবি কেন আকাশ সংস্কৃতি কেন তো এটা নিয়ে পড়াশোনা করতে গিয়ে দীনবন্ধু মিত্রের নীল দর্পণের কথাটা মনে পড়ল যে আঠারোশো সালে তিনি এই উপন্যাস বা নাটিকাটা লিখেছিলেন যেখানে ওই ইংরেজদের একটা চরিত্র তিনি ফুটিয়ে তুলেছিলেন যে তারা বাংলার এবং ভারতীয় উপমহাদেশের নীল চাষিদের উপরে নির্যাতনের স্টিম লড়ার চালিয়েছিল তখন নীল বিদ্রোহের সূচনা হয় তো সেই সভ্যতাই সে একই সভ্যতা ওই পশ্চিমা সভ্যতাই আঠারোশো নব্বই সাল থেকে নব্বই বা ছিয়ানব্বই এই সাল থেকে সারা বিশ্ব জুড়ে একটা নতুন দর্পণ চালু করে দিল এর নাম ব্লু ফিল্মস এটাকে আমরা বলি পর্নোগ্রাফি বা ব্লু ফিল্ডস এখন পর্নোগ্রাফির সাথে পরিচিত না এমন হাজারে একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে বাংলাদেশের পরিসংখ্যান বলছে যে বাংলাদেশে স্কুল পড়ুয়া প্রায় সেভেন্টি সেভেন পার্সেন্ট ছেলে মেয়ে পর্ন দেখে এটা আমার কথা না আপনি গুগল করেন এবং দিন দিন মেয়েদের পর্ন দেখার প্রবণতা বাড়ছে এটা লেখা আছে শুধু তাই নয় ওই আঠারোশো ছিয়ানব্বই সালের দিকে তারা যখন পর্নোগ্রাফি ছড়িয়ে দেয় মাত্র সাত মিনিটের একটা ভিডিও তারা প্রকাশ করেছিল ঠিক আছে এবং তার নামও তারা দিয়েছিল আমার নামটা ঠিক খেয়াল নাই আর আমি এগুলো ফিল্মস দেখিনি আমি গুগলের নামটা দেখেছি কি নাম ছিল তো তখন থেকে নিয়ে এই পর্যন্ত এই যে নীল সংস্কৃতি চালু করে দেয়া এটা শুধু পশ্চিমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনি পরিসংখ্যান দেখবেন যে এই নীল সংস্কৃতিতে সবচাইতে বেশি যারা পারদর্শী তারা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই ব্লু ফিল্মস পুরো বিশ্বে একটা ইন্ডাস্ট্রি চালু করেছে এর নাম হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রি ঠিক আছে এবং আপনি এবার শুনলে অবাক হবেন যে এই পর্ন ইন্ডাস্ট্রি প্রতি বছরে সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে পর্ন ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডে এক বিলিয়ন সমান সমান কত একশো কোটি এক বিলিয়ন সমান একশো কোটি একশো কোটি ডলার টাকা দিয়ে হিসাব করে দেখেন কত টাকা পায় সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা হয় প্রতি বছর এই পর্ন ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে এবং এই ইন্ডাস্ট্রির ফিল্মসগুলো হলিউড বলিউডের চেয়ে বেশি শ্যুট করা হয় এবং আমেরিকার লস অ্যাঞ্জেলেস নামক একটা জায়গা আছে না এটাকে বলা হয় পর্ণের স্বর্গরাজ্য মানে এখানেই সব পর্ণের শ্যুটিংগুলো আগে হতো একটা পর্যায় থেকে সেখান থেকে সরিয়ে ক্যালিফোর্নিয়া নিয়ে আসা হয়েছে কখন সরানো হয়েছে যখন সেখানকার প্রশাসন একটা আইন জারি করলো কি আইন জারি করলাম যে এখানে শুটিং করতে হলে বাধ্যতামূলক ব্যবহার করতে হবে নামজুবুল্লাহ পড়বেন না তো তারা এটা ব্যবহার করার পক্ষপাতি না তখন ওখান থেকে ইন্ডাস্ট্রি সরিয়ে ক্যালিফোর্নিয়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে তো শুধু আমেরিকায় প্রতি বছর দশ থেকে বারো বিলিয়ন ডলারের ব্যবসা করে এখানে দ্বিতীয় স্থানে আছে ইউরোপের কান্ট্রি ব্রিটেন তারপরে আছে সাউথ আফ্রিকা তারপরে অন্য অন্য কান্ট্রি জার্মানি এদিকে আপনার সুইডেন ফিনল্যান্ড আমাদের উপমহাদেশের অনেক কান্ট্রিও আছে ঠিক আছে তো এই যে নীল সংস্কৃতি সারা ওয়ার্ল্ডে তারা ছড়িয়ে দিল এখান থেকে আমি একটা নাম চুজ করেছি আর কি যে নীল দর্পণ আমি কিন্তু লেকচারে এখনো যাইনি জাস্ট ইন্ট্রোডাক্টরি কিছু কথা বলবো যে নীল দর্পণ নাম তুমি কেন দিয়েছি এই কারণে তো মূল লেকচারে যাওয়ার আগে আমি আপনাকে কয়েকটা পরিসংখ্যান দেখাই তার আগে বলে দিই এর ফলশ্রুতিতে শুধু যে ধর্ষণ বেড়েছে এমনটা নয় বরং সমকামিতাও বেড়েছে এখনকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহান্ন পার্সেন্ট মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া উচিত এবং ফোরটি ওয়ান পার্সেন্ট মানুষ মনে করে দেওয়ার দরকার নেই কিন্তু আইনত এটা লিগালাইজড এটা ওদের বাক স্বাধীনতা এটা ক্যানাডা অনেক আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আস্তে আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে পড়তে গিয়ে আমি দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়িকা শুটিং করে গায়ক গায়িকা যেমন শুটিং করে ঠিক এরকম করেই ফিল্মস শ্যুট করা হয় আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের ওদের কথা মতো পর্ন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে যে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা এবং ফেক যা দেখানো হয় এটা টোটালি ফেক এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে বাধ্য করে জালের মধ্যে ফেলে এই ইন্ডাস্ট্রির মধ্যে অনুপ্রবেশ করানো হয় যেখানে ওদের কোনো ইচ্ছাও থাকে না একবার জড়িয়ে গেলে কোনো মেয়ে সেখান থেকে আর বের হতে পারে না শুধু তাই নয় যখন তাদের শরীর কাজ করে না তখন তাদেরকে উত্তেজক এমন কিছু পদার্থ দেওয়া হয় এমন কিছু হাইপার ডোজ মেডিসিন দেওয়া হয় যার ফলশ্রুতিতে তারা ব্যাক টু ব্যাক দেখা যায় যে অনেক লম্বা টাইম তারা নাকি তো এগুলো তাদেরই কথা এটাতে আসক্ত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর বাংলাদেশের রিপোর্ট বলছে যে বাংলাদেশে এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে নাইনটি টু পার্সেন্ট পর্ন দেখে কত পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট এবং পর্ন যে ওয়েবসাইটগুলো আছে এগুলো এত বেশি শক্তিশালী এগুলোকে হ্যাক পর্যন্ত করা সম্ভব নয় দুই সালে বাংলাদেশের গভর্নমেন্ট যে ছিল আমি জানি না আমি আসলে এদিকে পলিটিক্সের খবর খুব একটা রাখি না তারা দুইশো চুয়াল্লিশটা পর্ন সাইটকে বন্ধ করে দিয়েছিল কিন্তু এমন একটা অ্যাক্সেস তারপরেও চালু ছিল যে অন্য থ্রু দিয়ে এগুলোতে ভিজিট করা যেত তো সবচেয়ে বেশি পর্ন সাইট যেগুলোতে ভিজিট করা হয় তার মধ্যে এই সাবকন্টিনেন্ট বা ভারতবর্ষ অন্যতম ঠিক আছে তো এগুলোর ফলশ্রুতিতে শুধু ধর্ষণ বেড়েছে এমন নয় বরং সমকামিতাও বেড়েছে এবং দেখা যাচ্ছে যে এখন প্রতি দশজন মানুষের মধ্যে একজন নাকি এটা রিপোর্ট <clears throat> প্রতি দশজনের মধ্যে নাকি একজন বিপরীত লিঙ্গের দিকে নয় বরং স্বলিঙ্গের দিকে আকর্ষিত হচ্ছে এবং এই মহামারীগুলো দিন দিন বাড়ছে আমি যখন লেকচার শেষ করব তখন আপনাকে আমি কিছু হাদিস শোনাবো নবী সাল আলী সাল্লামের এই যুগ সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী তখন আপনি মিলাতে পারবেন ইনশাআল্লাহ যে আসলে নবী সাল্লাহ আলাইসাল্লাম কোন যুগটা সম্পর্কে সতর্ক করছেন তো মূল লেকচারে যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু পরিসংখ্যান শোনাচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনুন যে সভ্যতার কথা আমি আপনাদেরকে বললাম ওই সভ্যতার কিছু পরিসংখ্যান উল্লেখ করে আমি আপনাদেরকে লেকচারের সামনে দেখে নেব ইনশাআল্লাহ তাহলে একটা রিপোর্ট বলছে এটা দৈনিক জনকণ্ঠকে ছাপানো হয়েছিল এটা ছাপানো হয়েছিল ষোলো অক্টোবর দুই হাজার বিশে যে তারা ওয়ার্ল্ডের টপ টেন যে কান্ট্রিজ ধর্ষণের দিক থেকে নারী নির্যাতনের দিক থেকে এদের একটা তালিকা তৈরি করে এবং এই তালিকায় একটু গেস করেন কোন দেশ টপে আছে জি বলেন বুঝতে পারছি না ইন্ডিয়া না সবচেয়ে টপে আছে ইউএসএ ঠিক আছে আমি আপনাকে পরিসংখ্যান দেখাচ্ছি তারপরে আমি মূল লেকচারে যাবো ইনশাআল্লাহ যে দেখা যাচ্ছে পুরো ইউরোপের পুরো পশ্চিমা সভ্যতা ইউরোপের যারা হচ্ছে এখনকার মধ্যবিত্ত কান্ট্রিগুলোর উন্নয়নশীল কান্ট্রিগুলোর রোল মডেল বলি আমরা আর কি তাই না আমরা তো সবখানে ইউরোপ বানাতে চাই ইভেন আমাদের দেখা যায় অনেক ক্ষেত্রে মিডল ইস্টের মধ্যপ্রাচ্যের কোনো কোনো কান্ট্রির লিডার বলছে যে আমরা এত সালের মধ্যে মধ্যপ্রাচ্যকে ইউরোপ বানিয়ে ফেলবো ঠিক আছে তো আমরা ইউরোপ বানাতে চাই তো ইউরোপের দেখা যায় যে পনেরো বছরের কম পুরো ইউরোপে পনেরো বছরের কম তেত্রিশ পার্সেন্ট মানুষ তেত্রিশ পার্সেন্ট মেয়ে পনেরো বছর আগেই কারো না কারো দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে যৌন নির্যাতনের শিকার হয়েছে আচ্ছা সামনে আসেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা এসেছে এখানে যে প্রতি ২২ মিনিটে একটা করে মেয়ে ভারতে নির্যাতনের শিকার হয় যৌন নির্যাতনের শিকার হয় বাংলাদেশের সংখ্যাটা কত এটা আপনারা বের করবেন আমি পরে দেখছি শীর্ষ দশের তালিকায় প্রথমে আছে আমেরিকা যেখানে বলা হচ্ছে যে নাইনটি নাইন পার্সেন্ট পুরুষ নাইনটি নাইন পার্সেন্ট পুরুষ এরা উন্মুক্ত যৌন বিষয়গুলোতে আগ্রহী ঠিক আছে ওয়ান পার্সেন্ট পুরুষ চাচ্ছে যে ফ্যামিলি হোক নর্মাল আমি ইসলামিক যেটা চিন্তা করি যে ফ্যামিলি হোক বিয়ে শাদী হোক তারপরে বাচ্চা কাচ্চা হবে এটা তারা এক পার্সেন্ট মানুষ চায় ফ্রি সেক্সুয়াল যে রেভলিউশন এটাতে নাইনটি নাইন পার্সেন্ট পুরুষ বিশ্বাস করে তারপরে আসেন তারা বলছেন যে এখানে আমেরিকাতে প্রতি ছয়জন মেয়ের মধ্যে একজন ধর্ষণের শিকার হয় প্রতি ছয়জন মেয়ের মধ্যে একজন ধর্ষণের শিকার হন এবং যে পরিসংখ্যানগুলো করা হয়েছে এটা মাত্র ষোলো পার্সেন্ট কেসের ভিত্তিতে বাকিরা কেসই করে না যারা কেস করেছে এই কাগজপত্র আছে এর মধ্যে দেখা যায় প্রতি ছয় জনে একজন ধর্ষণের শিকার হন তো এরপরে দ্বিতীয় নাম্বার তালিকা আনা হয়েছে সাউথ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকা এটাকে বলা হয় ধর্ষণের রাজধানী কি বলা হয় ধর্ষণের রাজধানী এখানে দেখা যায় যে শুধু দুই সালেই অনলি দুই সালেই পঁয়ষট্টি হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে আমি পরে আপনাকে হাদিসগুলো বলবো আপনি আগে পরিসংখ্যানটা ঢুকাতে থাকেন পঁয়ষট্টি হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র সাউথ আফ্রিকাতেই আর সাউথ আফ্রিকার চার হাজার নারীর উপর জরিপ করে দেখা গেছে যে তাদের মধ্যে প্রতি তিনজনে একজন প্রতি তিনজনে একজন জীবনে একবার না একবার একজন পুরুষের দ্বারা যৌন সহিংসতা স্বীকার হয়েছে প্রতি তিনজনে একজন এরপরে আরেকটা জরিপে দেখা গেছে যে আফ্রিকার পঁচিশ পার্সেন্ট পুরুষ পুরো আফ্রিকার পঁচিশ পার্সেন্ট পুরুষ মানে চার ভাগের এক ভাগ পুরুষ জীবনে একবার না একবার কোনো না কোনো মেয়েকে ধর্ষণ করেছে এগুলো আমাদের রিপোর্ট না কিন্তু আচ্ছা আপনি অনলাইন এগুলো পাবেন এরপর আসেন তিন নম্বরে রাখা হচ্ছে সুইডেনকে এবং সুইডেনকে খুব হাইলাইট করা হয় খুব উন্নত কান্ট্রি দেখা যায় যে দুই সালে সুইডেনে ধর্ষণের হার ছিল আটান্ন পার্সেন্ট কত পার্সেন্ট আচ্ছা, আচ্ছা চার নম্বরে যে দেশ খুব পরিচিত আমাদের পাশে ভারত সেখানে বলা হচ্ছে যে দুই সালের জরিপে ইন্ডিয়াতে ধর্ষণের রিপোর্ট করা হয়েছে চব্বিশ হাজার নয়শো তেইশটা চব্বিশ হাজার নয়শো তেইশটা আচ্ছা আসেন তারপরে একজন রিপোর্টে বলছেন প্রতি বাইশ মিনিটে সেখানে একজন মেয়ে ধর্ষিত হচ্ছে পাঁচ নম্বরে আছে যুক্তরাজ্য মানে ইংল্যান্ড যেটাকে আমরা বলি যে ওই যে রানী এলিজাবেথ মারা গেলেন খুব শোক পালন করলাম না আচ্ছা তো তাদের মধ্যে বলা হচ্ছে যে প্রতি বছর গড়ে পঁচাশি হাজার নারী পঁচাশি হাজার নারী সেক্সুয়াল অ্যাবিউজিংয়ের শিকার হয় মানে যৌন হয়রানির শিকার হয়েছে এছাড়া প্রায় চার লক্ষ নারী এ পর্যন্ত দু সাল থেকে এই পর্যন্ত মানে দু বাইশ পর্যন্ত লাস্ট দশ বছরে চার লক্ষ নারী কোনো না কোনোভাবে পুরুষের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে যার মধ্যে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট হচ্ছে শিশু মানে বাচ্চা মেয়ে আচ্ছা তারাই তো আবার আমাদেরকে বলছে যে বিয়ের বয়স তোমরা তো কমাই দাও আচ্ছা আসেন আচ্ছা, এবার আরও সামনে যাই জার্মানির পরিসংখ্যান জার্মানি হচ্ছে এখন ছয় নম্বর জার্মানিতে বলা হচ্ছে যে সরকারি হিসেব মতে এখানে দুই লক্ষ চল্লিশ হাজার নারী এবং কিশোরী জার্মানিতে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে মারা গেছে এই পর্যন্ত হিস্ট্রি তারপরে আরেকজন হিসাবে বলছেন যে প্রযুক্তিতে জার্মানি এগিয়ে আছে ঠিকই তবে পঁয়ষট্টি লাখ সাত হাজার তিনশো চুরানব্বই জন নারী এই পর্যন্ত জার্মানিতে ধর্ষণের শিকার হয়েছে পুলিশের নথিতে রিপোর্ট আছে আসেন সামনে এটা গেল জার্মানির কথা এরপর ফ্রান্সের সেম কথা পঁচাত্তর হাজার নারী প্রতি বছর ধর্ষণের শিকার হচ্ছে যাদের মধ্যে টেন পার্সেন্ট হচ্ছে শিশু এবং ক্যানাডার কথাও এখানে আছে ক্যানাডাও লিস্টের মধ্যে আছে আট নম্বরে যেখানে বলা হচ্ছে এই পর্যন্ত পঁচিশ লক্ষ ষোলো হাজার নয়শো আঠারো জন রিপোর্ট করেছে এভাবে বলতে থাকলে শেষ হবে না নয় নম্বর আছে শ্রীলঙ্কা এবং দশ নম্বরে আছে ইথিওপিয়া এই হলো দশটা দেশের তালিকা আলহামদুলিল্লাহ এখানে বাংলাদেশের নাম নাই শুধু তাই না বাংলাদেশ না এই টপ টেনের মধ্যে কোনো মুসলিম কান্ট্রির নাম নাই ঠিক আছে তো এরপরেও তারা দেখবেন বোরখা হিজাব নারীর স্বাধীনতা নারীকে লুকিয়ে রাখছো হ্যাঁ তোমরা পোশাক নিয়ে বেশি কথা বলো বাড়াবে এই কথাগুলো ওরাই এদেরকে শিখায় তবে খুশি হওয়ার কিছু নাই আমি একটু বাংলাদেশের কয়েকটা ঘটনা শুনে তারপরে সামনে যাই ঠিক আছে আপনারা কি বিরক্ত হচ্ছেন আচ্ছা আজকে একটু শুরুটা করলাম একটু ভিন্নভাবে আগে রিপোর্টগুলো শোনেন তারপর আসল জায়গায় আছে বাংলাদেশ আপনার দেশকে ভালোবাসেন না আচ্ছা আমরাও ভালোবাসি তো আমাদের সোনার বাংলায় দুই হাজার একুশ সালে দুই হাজার একুশ সালে এটা আইন ও সালিস কেন্দ্রের আসকের তথ্য অনুযায়ী সংরক্ষণ ইউনিটের পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার একুশ সালে সারা বাংলাদেশে এই পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছেন রিমেম্বার দুই হাজার একুশ সালে এটা বাইশ চলছে নাকি বাইশের রিপোর্ট তেইশে গিয়ে পাওয়া যাবে দু সালে শুধুমাত্র এক বছরেই বাংলাদেশে রেজিস্টার্ড ধর্ষণের শিকার হয়েছে এক হাজার তিনশো একুশ জন এক হাজার তিনশো একুশ জন আমি এক বছরের কথা বললাম যার মধ্যে সাতচল্লিশ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং যার মধ্যে নয় জন পরবর্তীতে আত্মহত্যা করে হত্যা করেছে নিজেকে হত্যা করেছে এটা গেল এক বছরের আমি আরও ঘেটেছি ঘেটে দেখেছি দুই হাজার আঠারো সালে সংখ্যাটা ছিল সাড়ে তিন হাজার কাছাকাছি দু সালে গিয়ে দাঁড়িয়েছে চার হাজার তিনশোর মতো দু সালে গিয়ে দাঁড়িয়েছে সাড়ে পাঁচ হাজার আর এটা হচ্ছে দু হাজার একুশ বাইশ এখানে গিয়ে আপনি দেখছেন এক বছরে এতটুকু এর মধ্যে মাসের হিসেবও করা আছে যে প্রতি মাসে কতজন করে হয়েছে এবং একটা বড় অংশ মোটামুটি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো দেখা যায় যে কন্যা শিশু সেক্সুয়াল অ্যাবিউজিংয়ের শিকার হয়েছে শুধু তাই না এখানে পুরুষের দ্বারা পুরুষও নির্যাতিত হয়েছে মানে যেটাকে সমকামিত আমরা বলছি এটাও হয়েছে আর খুব রেয়ার কেস যে মেয়ের দ্বারা ছেলে সেক্সুয়াল অ্যাবিউজিংয়ের শিকার হয়েছে এখন আমরাও যে খুব একটা ভালো অবস্থায় আছি এটাকে বলা যাবে এটা আশঙ্কাজনক যে আমাদের অবস্থাও আল্লাহ না করুক ওদের মতো হতে যাচ্ছে নীরব একটা বিষয় চলছে ভিতরে আমরা বাইরে ভালো মানুষ হয়ে বসে আছি এখন আসেন এই পরিসংখ্যানগুলো জানার পরে আমরা একটু সামনের দিকে যাই এখন প্রশ্ন উঠবে যে রেপ সেক্সুয়াল অ্যাবিউজিং কন্যা সন্তানের উপর অত্যাচার আরও আরও অনেক জরিপ আছে আমার কাছে এগুলো দিলে এগারোটা বেজে যাবে আমি ছোট করে দিচ্ছি এখানে আমার কাছে মাদকের পরিসংখ্যান আছে ঠিক আছে যে মাদকের কি পরিসংখ্যান চলছে আমার কাছে এটাও পরিসংখ্যান আছে যে বাংলাদেশে লিগালাইজ কতগুলো পতিতালয় আছে কে বলতে পারবেন বাংলাদেশে লিগালাইজ পতিতালয় আছে চোদ্দটা কয়টা তার মধ্যে সাতটাই ঢাকা বিভাগে বলেন সুহান আল্লাহ সাতটা ঢাকা বিভাগে বাকিগুলো বাইরে মাদকেরটা আছে সমকামিতার পরিসংখ্যান আমার কাছে আছে এতেগুলো দিলে আপনাদের মাথা নিতে পারবেন না আমি শুধু একটা জায়গায় ফোকাস করতে যাচ্ছি যে ধর্ষণের পরিসংখ্যান বিশ্বে এবং দেশে সমকামিতার পরিসংখ্যান আপনার চাইল্ড অ্যাবিউজিং বা বাচ্চাদের প্রতি নির্যাতনের পরিসংখ্যান যৌতুকের পরিসংখ্যান শ্বশুরবাড়ি কর্তৃক নারীর উপর নির্যাতন হ্যাঁ মেয়েদেরকে পাচার করা ধর্ষণের পর হত্যা করা গণধর্ষণ করা এগুলোর পরিসংখ্যান ভয়াবহ এক কথা এগুলো পরিসংখ্যান কে ভয়াবহ এখন আসেন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে এখন কারণটা কি এগুলোর কারণ কি কেন হচ্ছে আমরা কেন শক্ত করে প্রতিরোধ করতে পারছি না সামনে কি আরো বাড়বে কি না সলিউশন কি এটাই তো আমাদের মাথায় আসে তাই না এই বিষয়টার সাথেই আজকের লেকচার নীল দর্পণের সম্পর্ক আছে আমরা এতক্ষণ যে পরিসংখ্যানগুলো শুনেছি এখান থেকে আমাদের মনে প্রশ্ন যাচ্ছে একটাই যে আমরা এই অবস্থার সম্মুখীন হচ্ছি কেন চলমান এই নৈতিক অবক্ষয়ের কারণ কি এর পিছনে কি শুধু পুরুষের দৃষ্টিভঙ্গি দায়ী নাকি পোশাকের কোনো ভূমিকা আছে নাকি ইসলামের কোনো ইসলাম এখানে সমাধান দিতে পারে কি না নাকি ইসলামের বাইরে কোনো কিছু এর সমাধান দিবে ঠিক আছে নাকি আইনই পারে এগুলো হাত বন্ধ করতে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তো এখন আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ কিভাবে এখান থেকে আমরা উত্তরণের পথ খুঁজে পাবো এবং সমস্যাগুলোকে সলভ করতে পারবো ইনশাআল্লাহ পর্যন্ত আমি যে কথাগুলো বলেছি শুধুমাত্র পরিসংখ্যান এবং এদের নীল সংস্কৃতি সম্পর্কে কিছু কথা বলেছি যে ওরা কিভাবে পণ ছড়িয়ে দিল কিভাবে ওদের সভ্যতায় ধর্ষণের সংখ্যা ধর্ষক এবং ধর্ষণের সংখ্যা বাড়তে থাকলো এবং ওয়ার্ল্ডের টপ টেন কান্ট্রির মধ্যে কিভাবে তারা জায়গা করে নিয়েছে সেরা ধর্ষণের দেশগুলোর মধ্যে যেখানে আলহামদুলিল্লাহ মুসলিমদের কোনো দেশের নাম নাই উদ্বিগ্নতার জায়গা এখানেই যে ক্রমশ মুসলিম কান্ট্রিগুলোতে এই সমস্যাটা বাড়ছে এমনকি বাংলাদেশের মতো কান্ট্রিতেও আমি একটা পরিসংখ্যান দেখালাম যে শুধুমাত্র দুই হাজার বাইশ একুশ সালেই একুশ বাইশ সালের মধ্যেই প্রায় তেরোশো তেইশ জন মেয়েকে রেজিস্ট্রেট ধর্ষণ করা হয়েছে বাকিরা তো কেস করেই নাই লিখেই নাই আর বেশিরভাগ মানুষ কিন্তু লিখতে আসে না তারা কিন্তু এটাকে গোপন করে ফেলে তার মধ্যে অনেকেই আত্মহত্যা করেছে এবং অনেকে অনেককে ধর্ষণের পর হত্যাও করা হয়েছে ঠিক আছে এবং এদের মধ্যে কিন্তু টোয়েন্টি টোয়েন্টি প্লাস পার্সেন্ট বাচ্চা মেয়েরাও আছে তো এই জায়গা থেকে আসলে এগুলোর কারণ কি উত্তরের পথ কি ইসলাম এই বিষয়ে কোনো সমাধান দেয় কি না ঠিক আছে বা ইসলাম কিভাবে এই জাহিলিয়াতগুলোকে দূর করে একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠা করবে এবং আমাদের করণীয় কি এই বিষয়গুলো কি জানা দরকার নাই আচ্ছা কারণ যদি আমেরিকার মতো অবস্থা আল্লাহ না করুক হয় যেমনটা বললাম প্রতি ছয় জনে একটা মেয়ে রেপ হচ্ছে তার মানে প্রতি ছয়টা পরিবারে একটা মেয়ে ধর্ষণের শিকার ওই ছয়টা পরিবারের মধ্যে আপনার আমার পরিবার থাকবে না এমনটা হতে পারে নাও হতে পারে তো আপনারও কেউ থাকতে পারে আমারও কেউ থাকতে পারে না নাউজুবুল্লাহ না করুক তো তারপরে তো আইন শাসন সে তার জায়গায় কাজ করবে কিন্তু যা চলে যাওয়ার তা তো চলেই গেল তো এই যে অবক্ষয় এবং নীল সংস্কৃতির মহামারী এখানে ইসলামিক সলিউশন নিয়ে আমরা একটু কথা বলবো তো কথা বলার আগে আমি আপনাদেরকে এমন একটা ঘটনায় নিয়ে যেতে যাচ্ছি যেই ঘটনাটা এই পুরো মহাবিশ্বের মধ্যে একটা হিস্টোরিক্যাল ঘটনা পুরো মহাবিশ্বে একটা ঐতিহাসিক সবচেয়ে রোমাঞ্চকর একটা অ্যামেজিং একটা ঘটনা পুরো মহাবিশ্বে ঘটেছে যেখান থেকে সভ্যতা শুরু হয়েছে আমরা এখন ওইখান থেকে কথা বলা শুরু করবো ইনশাল্লাহ ঠিক আছে চলে আল্লাহ রবুল্লা আলমিন প্রথমে একা ছিলেন এবং আল্লাহ পাক যখন কোনো কিছু ছিল না তখনও ছিলেন যখন কোনো কিছু থাকবে না আল্লাহ তখনও থাকবেন আচ্ছা এবার আল্লাহ রবুল্লা আলমিন এই মহাবিশ্বকে সৃষ্টি করলেন কতদিনে মাত্র ছয় দিনে ঠিক আছে সৃষ্টি করার আগে আল্লাহ পাক আরও সৃষ্টি করেছিলেন এবং তারপরে কলম সৃষ্টি করেছেন এবং কলম দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন পুরো তাকদির লিখে ফেলেছেন কেয়ামত পর্যন্ত কি হবে আর না হবে ঠিক আছে এবং একটা সময় পর্যন্ত মানুষের কোনো ধারণাই মহাবিশ্বে ছিল না মানুষ বলে কিছু আছে এরকম মানে কোনো কনসেপ্টই ছিল না মহাবিশ্ব সুরা দাহারের এক নম্বর একটা পড়ে দেখেন অনেক পরে মানুষের সৃষ্টি হয়েছে মহাবিশ্ব অনেক পরে এর আগে আল্লাপাক অন্য অন্য মাখলুক সৃষ্টি করেছেন জিন সৃষ্টি করেছেন ফেরেস্তা সৃষ্টি করেছেন ইত্যাদি তো এই ঘটনা আল্লাপাক বলছেন সোরা বাকারা এবং সোরা আরফ এখানে মিক্স করে আমি বলছি আল্লাপাক বলছেন আল্লাপাক ফেরেস্তাদেরকে ডেকে বলছেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই খলিফা পাঠাতে চাই আল্লাহর খলিফা তো আল্লাহর খলিফাকে যে ব্যক্তি আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলে সে আল্লাহর খলিফা তাই তো যে আল্লাপাকের বিধিবিধান মানে না এর প্রচার করে না বা প্রতিষ্ঠাও করে না বা আল্লাহর বিধানের পাঁচ পয়সা তোয়াক্কা করে না সে কি আল্লাহর খলিফা সে শয়তানের খলিফা এই তো এখন ফেরেস্তাগণ বললেন যে আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে গিয়ে ফাঁসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে আমি খুব শর্ট করে বলছি এখন দেখুন ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে মানুষ কিন্তু এই দুইটা কাজই করছে হয় ফেতনা ফাসাদ সৃষ্টি করছে অথবা দেখবেন রক্তপাত ঘটাচ্ছে বিশ্বের দিকে তাকান এক কান্ট্রি আরেক কান্ট্রির এগেনস্টে মানে পারমাণবিক যুদ্ধ না বাধা বাধাতে পারলে ঘুম হচ্ছে না হ্যাঁ মানে পারমাণবিক যুদ্ধের দিকে ওয়ার্ল্ডকে না নিয়ে গেলে এদের ঘুম হচ্ছে না কোন সভ্যতা এই কাজটা করছে ওই সভ্যতা যে নীল দর্পণ ছড়িয়েছে ওই সভ্যতা যারা ওই যে দীনবন্ধু মিত্রের যে কথা বললাম ওই নীল দর্পণের সেই শোষক শ্রেণী ওই সভ্যতা এই কাজটা করছে এবং আমি যে সালটা মেনশন করেছি যে আঠারোশো ছিয়ানব্বইয়ের দিকে প্রথম পর্ন মুভি যারা চালু করেছে ঠিক ওই সময়েই তারা জায়নিস্ট মুভমেন্টও চালু করেছে ঠিক ওই সময় থেকেই দেখবেন জায়নিস্ট মুভমেন্ট সারা ওয়ার্ল্ডে রুল করছে এবং ওই ওই সময় থেকে দেড়শো বছরে তারা ওয়ার্ল্ডের সব কিছু এখন নিয়ন্ত্রণ করা শুরু করেছে ওই দিকে আমি যাচ্ছি না এদিকে আসেন আল্লাপাক ফেরেস্তাদের কাছ থেকে যে দুটা কথা শুনলেন আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন পৃথিবীতে যে হয় ফাঁসার সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে পৃথিবীতে মানুষ এখন তাই করছে এভরি সিঙ্গেল সেক্টর মানুষ ফাসাদ সৃষ্টি করছে এবারে এসে দেখেন আল্লাপাক বলেন ইন্নি আলমাতে আলম আমি যা জানি তোমরা তা জানো না মানে এর বাইরেও আল্লাহর এমন কিছু নিবেদিত প্রাণ বান্দা থাকবে যারা আল্লাহ পাকের হুকুম আহকাম কায়ামন ওবাক্যে মেনে চলবে আছে না এদেরকেই বলা হয় মুসলিম আদম আহল ইসলাম মুসলিম ছিলেন না নুহ আল ইসলাম মুসলিম ছিলেন নবী মুসা ইব্রাহিম ঈসা সবাই মুসলিম ছিলেন না তো যুগে যুগে যারাই আল্লাহ পাকের আদেশ মেনে চলেছে এরা সবাই মুসলিম ছিলেন ইসলাম নতুন কোনো ধর্ম নয় কিন্তু এটা চির প্রাচীন একটা রিলিজন এটাই সবচেয়ে সনাতন রিলিজন ঠিক আছে এটা সবচেয়ে প্রাচীন রিলিজন এবং সবচেয়ে নতুন সবচেয়ে আধুনিক তো আল্লাপাক এটাই বলছেন ইন্নি আলামুম আলাতে আলামুন আমি যা জানি তোমরা সেটা জানো না এবার আল্লাহ রবুল্লা আলমিন আদম আলী ইসলামকে সৃষ্টি করবেন কি থেকে সৃষ্টি করলেন কাদা মাটি থেকে মনে থাকবে তো নাকি কি থেকে সৃষ্টি করলেন কাদা মাটি থেকে এবার আদম আলাইসলামকে সৃষ্টি করে আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত নাম শিক্ষা দিলেন এখানে নাম মানে হচ্ছে জ্ঞান নাম মানে শুধু আব্দুর রহমান আব্দুর রহিম এই বিষয়টা নয় কিন্তু নাম মানে পুরো মহাবিশ্বের যে মৌলিক জ্ঞানগুলো যে জ্ঞানগুলো উপকারী যা আদম আল ইসলাম নিতে পারবেন আল্লাপাক সেগুলো তাকে শিক্ষা দিলেন শিক্ষা দেওয়ার পরে ফেরেস্তাদের সামনে তাকে হাজির করে উপস্থাপন করে আল্লাপাক বললেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি তো কোনো ফেরেস্তা এই নামগুলো বলতে পারলো না তারা বললো লাইলানা ইল্লা না আল্লাম তানা আল্লাহ আমাদের তো জ্ঞান নাই যে আপনি শিখিয়েছেন অতটুকু জ্ঞান আছে এগুলো আমরা জানি না আল্লাপাক আদম আল ইসলামকে বললেন তুমি নামগুলো বলে দাও আদম আলী ইসলাম এবার দেধারসে সব নাম বলে দিলেন তো এই জ্ঞানতাত্ত্বিক বিজয়ের ফলে আল্লাহ রবুল্লা আলমিন এবার বললেন ওয়াইসকুল লিল আদম আল্লাপাক এবার ফেরেস্তাদেরকে বললেন তোমরা এখন আদমকে সেজদা করো তো আল্লাপাক সমস্ত ফেরেস্তাদেরকে দিয়ে আমাদের পিতা আদম আলি ইসলামকে সেজদা করালেন একটু ভেবে দেখুন যে আমাদের পিতা আদম আলি ইসলাম তাকে আল্লাপাক পুরো মহাবিশ্বের সমস্ত ফেরেস্তাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন আমরা সেই আদমের সন্তান তো এখন যখন আমরা নামাজ পড়ি না জাকাত দেই না রোজা রাখি না হ্যাঁ সুদ খাই ঘুষ খাই জেনা করি দুর্নীতি করি তখন কি আমাদের মধ্যে এই ফিলিংসটা কাজ করে যে আমরা সে আদমের সন্তান আলি ইসলাম আমাদের পিতাকে আল্লাহ পাক এত সম্মানিত করেছিলেন ফেরেস্তাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন আমরা কিন্তু এটা ফিলিংস আমাদের মধ্যে কাজ করে না যাই হোক আল্লাহ পাক বললেন জাদু সবাই সেজদা করলো ইল্লা ইবলিস কে করলো না ইবলিস করলো না একটা নতুন সত্তাকে পেলাম এর নাম কি ইবলিস এ কি ফেরেস্তা না জিন এ জিন ক্যান আমিনাল জিন আচ্ছা সে জিনদের মধ্যে একজন ছিল সে কিন্তু অনেক জ্ঞানী ছিল এবং আল্লাহ পাকের অনেক বেশি ইবাদত করেছিল এবং মহাবিশ্ব সম্পর্কে কিন্তু ওর জ্ঞান আছে ঠিক আছে এবার আসেন সেজদা না করার কারণ হিসেবে আল্লাপাক তাকে জিজ্ঞাসা করলেন ম্যা মানে আঁকা আল্লাহ তাসজুদা আমার তুক তোমাকে যে আমি আদেশ করলাম আদমকে সেজদা করো তুমি কেন সেজদা করলে না আল্লাপাক তাকে জিজ্ঞাসা করলেন কেন সেজদা করলে না মা মানে আঁকা কি তোমাকে বারণ করো আল্লাহ পাকে কি জিজ্ঞাসা করার কোনো দরকার আছে আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন করেছে আল্লাহ পাক বের করে দিতে পারতেন তাই না আল্লাহ পাক জিজ্ঞাসা করলো দেখেন কৈফিয়ত জবাবদিহিতা এবার ইবলিস বলছে যে আনা খৈরুমিন আমি তার চেয়ে উত্তম আমি আদমের থেকে উত্তম খলাক্তানে মিন্নার ও খলাক্তা হমিন দিন আমাকে তুমি সৃষ্টি করেছো আল্লাহ আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে আমি কেন তাকে চেষ্টা করবো তাহলে এখানে ইবলিস আল্লাহকে বোঝানোর চেষ্টা করছে যে আল্লাহ আপনি ভুল আমি সঠিক না ব্যাপারটা তাই না যে আমি তার থেকে উত্তম আমি কেন তাকে চেষ্টা করব সে তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি মানে সে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করলো এবং আদা ওয়াস্তাকবার সে অবাধ্য হলো অহংকারও প্রদর্শন করল অহংকার করা অবাধ্য হওয়া এবং এই বাতিল কেয়াস এর ফলশ্রুতিতে আল্লাপাক তাকে বললেন যে তুমি এখান থেকে বের হয়ে যাও ফখরুজমিন হ্যাঁ ফাইন্নাকে রজিম এখান থেকে বের হয়ে যাও তুমি হচ্ছে অভিশপ্ত ঠিক আছে অভিশপ্ত হয়ে লাঞ্ছিত হয়ে এখান থেকে নেমে যাও এখানে অহংকার করার তোমার কোনো অধিকার নাই এবার এই জায়গা থেকে আসল জায়গা শুরু আসেন আমাদের নীল সংস্কৃতিটা মাথায় রাখেন ঠিক আছে এবার ইবলিস চ্যালেঞ্জ করছে আল্লাহকে রব্বি আনজিরনি ইলা ইয়ৌমিউম আসুন ইবলিস আল্লাহকে বলছে রব্বি ইবলিস আল্লাহকে বলছে রব্বি হে আমার রব নি আমাকে অবকাশ দিন ইলা ইয়ৌমিউম আসুন ওই দিন পর্যন্ত যেই দিন সবাইকে পুনরুত্থিত করা হবে মানে কেয়ামত দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন তাহলে কেয়ামত যে হবে এই জ্ঞানটা আগে থেকেই ছিল মহাবিশ্বে এটা নতুন কোনো জ্ঞান না আগে থেকেই সবাই জানতো কেয়ামত হবে তো ইবলিস এখন ওই সুযোগটা চাচ্ছে আমাকে কেমন পর্যন্ত অবকাশ দিন হায়াত দিন আল্লাহকে আল্লাপাক বললেন ফাইন্না ক্যামিনাল মুম যাও তোমাকে অবকাশ দেওয়া হবে এবার ইবলিস বলছে হে আল্লাহ যে আদমের কারণে তুমি আমাকে এই যে বের করে দিলে চ্যালেঞ্জটা শোনেন একটু মনে রাখেন আমাদের পিতাকে সম্মানিত করা হয়েছে ইবলিস তাকে চেষ্টা করে নাই ইবলিসকে বের করে দেওয়া হয়েছে ইবলিস এবার চ্যালেঞ্জ করছে যে আদমের কারণে তুমি আমাকে আজকে বের করে দিলে আল্লাহ আমি ওর সরল পথে ওত পেতে বসে থাকব সারা জীবন এই কথাটা মনে রাখলে আমরা লাভবান হব ইনশাল্লাহ শয়তান ওত পেতে বসে আছে শুধু তাই না এরপরে অবশ্যই আমি তার সামন থেকে আসব কার সামন থেকে আদম এবং তার সন্তানদের মিমবাইনি আইদিহিম ওমিন খলফিহিম পিছন থেকে আসবো ওয়ান আইমানিহিম তার ডান দিক থেকে আসবো ওয়ান সেনা ইলিহিম তার বাম দিক থেকে আসবো ওয়ালা তাজিদু একসারহম শাকিরিন আদম সন্তানের বেশিরভাগকেই তুমি শুকুর গুজার পাবে না ইবলিসের কথা ঠিক আছে হিস্ট্রি ঘেটে দেখেন বেশিরভাগ মানুষ কি আল্লাহ দ্রোহী না আল্লাহওয়ালা বেশিরভাগ মানুষ আল্লাহ দ্রোহী বেশিরভাগ মানুষ কি নামাজি না বেনামাজি বেশিরভাগ লোক কি সুদ খায় না খায় না বেশিরভাগ লোক এখন দেখেন মাদক খাচ্ছে না খাচ্ছে না ম্যাক্সিমাম পর্ন দেখে কি দেখে না ম্যাক্সিমাম জেনা করছে কি করছে না বেশিরভাগই দ্রোহী খুব অল্প কিছু মানুষ মুসলিমদের সংখ্যাই বা কত তাদের মধ্যেও অল্প কিছু মানুষ খাঁটি আল্লাহওয়ালা আছে এরপরেও দেখবেন আমাদের মধ্যে দুনিয়া প্রীতি আছে অন্যের হক আত্মসাদ আছে ধর্ষণ আছে পরকীয় আছে দুর্নীতি আছে আছে না অন্যের মাল লুণ্ঠন আছে ডাকাতি চুরি আছে তো বেশিরভাগ তুমি বেশিরভাগকেই শুকুর গুজার পাবে না আচ্ছা ঠিক আছে আল্লাহ পাক শুনলেন তাকে বেরো করে দিলেন এবার আদম আলি ইসলামকে ডেকে তার পাজর থেকে হাওয়া আলী আলী হাসালামকে সৃষ্টি করলেন ইনি হচ্ছেন ইতিহাসের পুরো মহাবিশ্বের প্রথম নারী কে হাওয়া আলী হাসালাম এবং তিনি ছিলেন সবচেয়ে সুন্দরী নারী এটা অনেকে জানি না আমরা দুইজন নারীর কথা এসেছে সবচেয়ে সুন্দরী একজন হাওয়া আলী হাসালাম একজন হচ্ছেন ইব্রাহিম আলী ইসলামের স্ত্রী সারা আলী হাসলাম আলহামদুলিল্লাহ আপনারাও সুন্দরী নেককার স্ত্রী পাবেন ইনশাল্লাহ যদি আপনার নিজে পবিত্র থাকে নিজে পবিত্র না থাকলে দেখবেন পবিত্র মেয়ে পাবেন আর এই যুগে পবিত্র থাকা কত কঠিন বললাম নাইনটি টু পার্সেন্ট পর্ন দেখে নাইনটি টু পার্সেন্ট পর্ন দেখে আচ্ছা এবার আসেন ইয়া আদম আল্লাহবাক ডেকে বলছেন আদম আল ইসলামকে ইয়া আদম উস্কুন আনতা ওয়া জাউজুকাল জান্নাহ তুমি আর তোমার স্ত্রী দুজনে এখন জান্নাতে থাকো ফাকুলা আমিন হাই সোশিক তোমা রগদ মানে ফাকুলা আমিন হা রগদান হাই সোশিক তোমা তোমরা এখান থেকে যা ইচ্ছা তাই খেতে পারো ঠিক আছে ওয়ালা চাকরবা হাদিহি শাজারা এই গাছটার কাছে যাবে না একটু মনোযোগ দিয়ে জায়গাটাতে বসেন ওয়ালা চাকরবা হাদিহি শাজারা এই গাছটার কাছে যাবে না এই গাছটা কি গাছ এটা দেখার দরকার নেই এই গাছটা আম গাছ না জাম গাছ না গন্ধম গাছ এটা জানানো আমাদের কোনো প্রয়োজন নাই এটা ইস্যু না আল্লাপাক বলছেন এই গাছটার কাছেও যাবে না ঠিক যেমন ওয়ালা তাকরবু জিনা আল্লাপাক বলছেন না যে জেনা করবে না আল্লাহ বলছেন জেনার কাছেও যাবে না ঠিক আল্লাপাক এখানে বলছেন না এই গাছের ফল খাবে না আল্লাপাক বলছেন গাছটার কাছেও যাবে না বুঝতে পারছেন কথা আচ্ছা এবার আমাদের পিতা মাতা ইবলিসের ওয়াসওয়াসাতে পড়ে এই গাছের কাছে চলে গেলেন এবং ফলভক্ষণ করলেন ফাদাল্লাহুমা বিগুরুক ফালাম্মা যাকা আশ-শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা এখান থেকে আপনার আমার কথা যখনই আমাদের পিতামাতা গাছের কাছে গেলেন শয়তান যখনই পিতামাতাকে ডিসিভ করলেন সর্বপ্রথম যে ঘটনাটা ঘটল সেটা হচ্ছে আমাদের পিতামাতার গায়ে যে জান্নাতি পোশাক ছিল পোশাকটা খুলে পড়ে গেল জান্নাতে সবার সামনে আমাদের পিতা আবার এবং মাতাকে শয়তান প্ররোচিত করে গাছের কাছে নিয়ে গিয়ে নগ্ন করে দিয়েছে লজ্জা কি লজ্জা আমাদের পিতা মাতাকে শয়তান শুধু রিসিভ করে নাই শয়তান বলেছিল হ্যাল আদুল্লুকে আলা সাজরতিল খুলদি ও মুলকিল্লা হে আদম আমি কি তোমাকে এমন গাছের কথা বলে দিব না যেই গাছের ফল খেলে তুমি চিরস্থায়ী জীবন পেয়ে যাবে এবং তুমি ফেরস্তাও হয়ে যেতে পারো চিরস্থায়িত্বের টোপ ক্ষমতার টোপ এই দুইটা টোপ দিয়ে আদম আইন ইসলামকে গাছের কাছে নিয়ে আসা হয়েছে এখন আপনি পৃথিবীতে তাকিয়ে দেখবেন যারাই পৃথিবীতে বিভ্রান্ত হচ্ছে এই দুইটা কারণে বেশিরভাগ ক্ষমতার কারণে অথবা চিরস্থায়িত্বের যে মোহ বাড়ি গাড়ি টাকা করি স্ট্যাটাস আমার কথা কি ধরতে পারছেন কোরআনটাকে একটু গভীরভাবে পড়ার চেষ্টা করো এবার ফল খাওয়ার সাথে সাথেই আল্লাহ পাক তাদেরকে বের করে দেননি না ফল খাওয়ার সাথে সাথে পুরো মহাবিশ্বে প্রথমবারের মতো আদম আলাই ইসলাম এবং হাওয়া আলাই আলী হাসালাম তাদের গায়ের পোশাক খুলে পড়ে গেছে তারা নগ্ন হয়ে গেছে একটু পরে আমি একটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে এরপর আল্লাহ রবুল আলম কি বলছেন আল্লাপাক বলছেন যখনই গা থেকে কাপড়টা খুলে পড়ে গেল তখন আমাদের পিতা মাতা কি করলেন জান্নাতের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকা শুরু করবে কি লজ্জা ওখানে অনেক ফেরেস্তা ছিলেন হয়তো জান্নাতের সবার সামনে পিতা মাতাকে নগ্ন করে পল্টন ময়দানে কেউ জোর করে আপনার যদি আপনাকে যদি নগ্ন করে ফেলে আপনার কেমন লাগে একটা মেয়েকে যখন জোরপূর্বক রেপ করা হয় ওই মেয়েটার তার চেয়েও বেশি খারাপ লাগে নিশ্চয়ই আপনাকে যদি সবাই মিলে পল্টন ময়দানে এক লাখ লোক জড়ো করে যদি আপনাকে নগ্ন করে ফেলে বা নগ্ন করে পিটায় আপনার আমার যেমন লাগবে একটা মেয়েকে রেপ করলে সেই মেয়েটার হয়তো তার চেয়ে বেশি খারাপ লাগে আমাদের পিতা মাতাকে নগ্ন করে ফেলা কে নগ্ন করলো ছয়টা আচ্ছা সামনে যান এবার গাছের পাতা ছিঁড়ে তারা লজ্জাস্থান ঢাকতে লাগলেন আল্লাহ রব্বুল আলমী বলছেন যে এবার তাদের রব তাদেরকে ডাকলেন আল্লাহ পাক ডেকে বললেন আমি কি তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করি নাই এই গাছের কাছে যাবে না ও এখন লেখুমা ইন্না লেখুমা আদু মুবিন আর আমি কি তোমাদেরকে বলি নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আমি কি তোমাদেরকে এটা বলি নাই এবার আদম আল ইসলাম হাওয়া আলী আলী হাসালাম তারা অনুতপ্ত হলেন আল্লাহর দিকে ফিরে আসলেন আল্লাহ পাক তবার দোয়া শিখিয়ে দিলেন আল্লাহ পাকে এত দয়া করলেন তবার দোয়াটা শিখিয়ে দিলেন দেখেন আদম আল ইসলামকে তবার দোয়া শিখিয়ে দেওয়া হচ্ছে কিন্তু ইবলিসকে কিন্তু আল্লাহ পাক ছাড় দেন না আমাদেরকে আল্লাহ কত ভালোবাসেন ইবলিস সেজদা করে নাই বের হয়ে যায় জিজ্ঞাসা করেছেন কেন করলে না সে পাল্টা যুক্তি দিয়েছে তবা করে নাই আল্লাপাক বের করে দিয়েছেন আদম আল ইসলামকেও বললেন তোমাকে নিষেধ করি নাই গাছের কাছে যেতে তিনি বললেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে তবা করলেন এই যে তবা করা এটা আদম এবং আদম সন্তানদের ফিতরত এবং ফাসলত যে আমরা ভুল করবো তবা করবো ইবলিস এই কাজটা করে নাই তখন আল্লাহ শিখিয়ে দিলেন এই দোয়াটা কোন দোয়া রব্বানা জলাম না ফুসানা ওয়াইল্লাম তক ফিরলেনা ওয়াতার হান্না লেনাক উনান্না মিনাল খাসেরিন এই দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন তবে মাফ করে দেওয়ার পরে জান্নাতে আর থাকা হলো না জান্নাতের সে অনন্ত জীবন আর হলো না সেখান থেকে আল্লাহ রবুল্লা আলমিন এই পৃথিবীতে নশ্বর পৃথিবীতে নামিয়ে দিলেন নামিয়ে দেওয়ার পরে আল্লাপাক বলে দিলেন পৃথিবীতে যাচ্ছ যাও তুমি তোমার স্ত্রী এবং শয়তান তোমরা সবাই এখান থেকে নেমে যাও তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে যারা আমার হেদায়েতগুলো মেনে চলবে তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই তোমরা আবার এই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে কিন্তু যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং অস্বীকার করবে এরাই হবে জাহান্নামের অধিবাসী হুমফি হা খালিদুন তারা সেখানে চিরস্থায়ী হবে কার সাথে চিরস্থায়ী হবে ওই ইবলিসের সাথে এবার আল্লাহ পাক পৃথিবীতে নামিয়ে দেওয়ার পর এখন দুটো কথা পৃথিবীতে নামিয়ে দেওয়ার পর আল্লাহ পাক বলছেন ইয়া বারি আদম আমাদেরকে বলছেন হে আদম সন্তান কদ হে আদম সন্তান আমি তোমাদের জন্য আসমান থেকে লেবাস পাঠিয়েছি আমাদের পূর্বপুরুষরা গাছের ছাল পাতা পরে ঘুরতো না এটা মিথ্যা কথা সমাজবিজ্ঞান বইগুলোতে লেখা আছে আল্লাহ পাক নিজে বলছেন ইয়া বানি আদম হে আদম সন্তান সুরা আরফ কদ আলাইকুম লিবাসান আমি তোমাদের জন্য লেবাস পোশাক পাঠিয়েছি সুফানাল্লাহ পড়বেন না কোন পোশাক জান্নাতে তো পোশাক খুলে গেল আল্লাহবাক পোশাক পাঠালেন যে পোশাক দিয়ে ইউআর ইউসাউয়াতিকুম বরিশা তোমরা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করবে এবং সৌন্দর্য শোভা বর্ধিত করবে ওয়ালিবাসুত্তাকুয়া খয়ের তবে মনে রেখো তাকুয়ার যে পোশাক এটা সবচেয়ে উত্তম <clears throat> তাকুয়ার পোশাক মানে বাহ্যিক হতে পারে রুহের পরিশুদ্ধতাও হতে পারে রুহের পরিশুদ্ধতাকেও তাকুয়া বলা হয় আর লিবাসুত্তাকুয়া এমনও বলা যায় আমরা নর্মাল যে পোশাকটা পরি এর চাইতে ঢিলে ঢালা একটা পোশাক পরা যেটাতে আমাদের তাকুয়া গাড়িটা বোঝা যায় এদিকে আমি পরে আসছি ইনশাআল্লাহ চিল্লা আয়াতিল্লা আল্লাহবাক বলছেন পোশাক হচ্ছে আল্লাহবাকের নিদর্শন পোশাক কি আয়াত আল্লাহবাকের নিদর্শন হচ্ছে পোশাক পোশাক কার সাথে সম্পৃক্ত তাহলে পোশাক কার সাথে সম্পৃক্ত আল্লাহর সাথে সম্পৃক্ত পোশাক হচ্ছে আল্লাহ নিদর্শন এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইনসান এগুলো যেমন আল্লাহ নিদর্শন ড্রেস কোড পোশাক হচ্ছে আল্লাহ পাকে নিদর্শন যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে পোশাক আল্লাহ পাক নাজিল করেছেন এটা আল্লাহ পাকে নিদর্শন এবার সবচেয়ে ইম্পর্টেন্ট আয়াত আল্লাহ রবুল আলম বলছেন লিসেন ভেরি কেয়ারফুলি ইয়া বানি আদম শুনুন আল্লাহ পাক বলছেন হে বনু আদম কাদেরকে বলছেন বনু আদম মানে কারা আমরা আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন ইয়া বনু আদম হে বনু আদম শৈতন খুব ভালো করে শোনেন ভাই সেজদা ইবলিস করলো না অহংকার প্রদর্শন করল আল্লাহর সাথে চ্যালেঞ্জ করল আল্লাহ রবুল্লা আলমিন ওকে বের করে দিলেন আদম আল ইসলাম এবং আমাদের মাকে জান্নাতে রাখলেন ফলের কাছে গাছের কাছে যেও না চলে গেলেন তারপর তারা নগ্ন হয়ে গেলেন পোশাক খুলে পড়ে গেল এত কিছুর পরেও আল্লাহবাক ক্ষমা করে দিলেন ক্ষমা করে দুনিয়াতে হেদায়ত পাঠালেন আবার জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন পোশাকও নাজিল করলেন এবার আরও একটা কথা বলছেন আল্লাহ এটা হচ্ছে না কুমুর শাইতান দেখো তোমাদেরকে শয়তান যেন ওর ফেতনায় না ফেলে শয়তান মিনাল ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল এভাবে শয়তান যেন তোমাদেরকে আর ফেতনায় ফেলতে না পারে মানে পৃথিবীতে শয়তান যেন তোমাদেরকে এমনভাবে প্ররোচিত করতে না পারে যে তোমরা আবার জান্নাতে যাওয়া থেকে বঞ্চিত হয়ে যাও আবার জাহান্নামের পথে হেঁটে যাও মনে রেখো যে এটা হচ্ছে কথা তোমরা মনে রেখো হে বনু আদম তোমরা মনে রেখো যে শয়তান কিন্তু তোমাদের পিতা মাতার পোশাক খুলে ফেলেছিল যাতে করে তাদের সতর এবং লজ্জাস্থান উন্মোচিত হয়ে যায় ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম শয়তান এবং তার দলবল তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে পারে যেখানে তোমরা তাদেরকে দেখতে পারো না খুব ইম্পর্টেন্ট কথা আল্লাহ পাক খুব সতর্ক করছেন আমাদেরকে যে বনু আদম তোমাদেরকে শয়তান যেন আবার ফেতনায় ফেলতে না পারে ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে ফেতনায় ফেলেছিল মনে রেখো তোমাদের পিতামাতাকে কিন্তু শয়তান গায়ের কাপড় খুলে ফেলেছে তাহলে এখান থেকে আল্লাহ কি বোঝাচ্ছেন আর এখনকার সিচুয়েশন কেমন গায়ের পোশাক পর্দা শালীনতা ঠিক আছে তাকুয়ার পোশাক এগুলো যেন আমাদের গা থেকে কেউ খুলতে না পারে আল্লাপাক এখানে সর্বোচ্চ সতর্ক করছেন আমাদেরকে ঠিক আছে কথা তাহলে বোঝা যাচ্ছে যারা এখন আমাদের গা থেকে এই শালীনতার পোশাককে খুলে ফেলতে চায় তারা নিঃসন্দেহে শয়তানের এজেন্ট হয়ে কাজ করছে কোরআন থেকে মিলল কি দলিল কোরআন থেকে কি দলিল মিলেছে আল্লাপাক বলছেন শয়তান থেকে সতর্ক থেকো কারণ শয়তান কিন্তু তোমাদের পিতা মাতার গা থেকে পোশাক খুলে ফেলেছিল জান্নাতে অতএব তোমরা দুনিয়াতে যখন থাকবে তোমাদের গায়ের পোশাক তোমাদের স্ত্রী সন্তান তোমাদের পর্দা তোমাদের রুচিবোধ তোমাদের যে আত্মিক শুভ্রতা বাধ্যাধিকত্ব এবং একই সাথে তোমাদের তাকুয়ার পোশাক এগুলোকে হেফাজত করো এগুলো যেন তোমাদের গা থেকে কেউ খুলতে না পারে শয়তান কিন্তু খুলেছিল জান্নাতে তাহলে আমরা বুঝতে পারছি যে এখনকার এই চলমান বিশ্বে যে সভ্যতাই বলেন যে দেশি বলেন যে সংগঠন বলেন যে গুটি কয়েক মানুষ বলেন বা যে কোনো মুভমেন্টের কথাই বলেন বা কোনো দর্শন বা স্কুল অফ থট যারা ক্লোথ খুলে ফেলা ড্রেস কোড উঠিয়ে দেয়ার নগ্নতার অশালীনতার প্রচার প্রসারের পিছনে কাজ করছে বুঝতে কি বাকি আছে এরা কার এজেন্ট এরা কার হয়ে কাজ করছে কোরআন কি কথা বলছে না তাহলে কোরআনে সুরা আরফটা করুন তাহলে বুঝতে পারবে যে কাজ শয়তান করেছিল জান্নাতে আমাদের পিতামাতার সাথে ওই কাজ এই চলমান সময়ের মানুষ শয়তানরা করছে আমাদের সাথে এখানে জিন শয়তান কাজ করছে না তো এখানে চলমান সময়ের মানুষ শয়তানরা আমাদের এবং আমাদের মা বোনদের গা থেকে কাপড় খুলে ফেলার চেষ্টা করছে যেই কাজটা শয়তান করেছিল জান্নাতে আল্লাপাক সেটাই বলছেন হে বনু আদম খুব খেয়াল রেখো লাই আফতিনান্না কম তোমাদেরকে যেন ফেতনায় ফেলতে না পারে কেমা আখরজ আবাই কুমিনাল জান্না যেমন করে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে শয়তান বের করে দিয়েছে কি করেছিল তোমাদের গা তোমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে ফেলেছে তোমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে ফেলেছিল খেয়াল রেখে কথাটা যাতে করে তাদের লজ্জাস্থান দেখিয়ে দেয়া যায় এরপর থেকে আল্লাপাক এই যে পৃথিবীর সিলসিলা শুরু হলো শুধু তাই নয় আল্লাপাক তাদের সম্পর্কে বলছেন যারা এই কাজগুলো করে তাদেরকে আমি শয়তানের ওলি বানিয়ে দিয়েছি মানে এদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয় প্রলোভিত করে এবং জিন শয়তান মানুষ শয়তানকে ওয়াসওয়াসা দেয় আল্লাপাক আরও বলছেন যে ওয়াইদা ফা আলু ফাহিসাতান শেষ হয়নি শোনেন এত চমৎকার আয়াতগুলো আমি লোভ সামলাতে পারছি না ওয়াইদা আলু ফাহিসাতান যখন এই শ্রেণীর মানুষ যারা কাপড় খোলার মুভমেন্ট করছে এই শ্রেণীর মানুষ যখন কোনো ফাহেসা কাজ করে অশ্লীল নোংরা অশালীন কাজ করে বা কাজ করার দিকে মানুষকে আহ্বান করে কলু তারা বলে তারা কি বলে ওয়াজাদনা আলিহা হ্যাঁ আমরা আমাদের বাপদাদাদেরকে দেখেছি এভাবে চলতে কথা বুঝতে পারছেন কোরআন কোরআন কত স্পষ্ট কথা বলছে তা হাজার বছরের সংস্কৃতি এটা এভাবেই আমার ব্লাউজ ছাড়া আমার মা শাড়ি পরত এইভাবে হাজার বছরের সংস্কৃতি চলে আসছে আল্লাহ এটাই বলছেন ওয়াইদা ফা আলু ফাহিসাতেন কলু তারা বলে ওয়াজাদনা আলিহা আবানা আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এভাবেই করতে আরও বলছেন আল্লাহ আল্লাহ আমার বিহা তারা আরও বলে আল্লাহ আমাদেরকে আদেশ করেছে নামাজ আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে আল্লাহ বলছেন যে জেনে রাখো হেনবি বলে দিন আপনি যে আল্লাহ পাক কোনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না আল্লাহ পাক কোনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না আচ্ছা করুন আলামুন তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই কুল হেনবি আপনি বলে দিন আমার রব্বি বিল কিস্ত বরং আল্লাহ রবুল্লা আলমিন আদেশ করেন ন্যায়ের আল্লাহ অন্যায় অশ্লীল কোনো কাজের আদেশ করতে পারেন না বরং আল্লাহ পাক ন্যায়ের আদেশ করেন ওয়াকিম উজু হেকুম মসজিদ এবং প্রত্যেক নামাজের সময় চেহারাকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ঘোরানোর আদেশ আল্লাপাক করেন যে আমরা প্রত্যেক ওয়াক্তে সলাতের আজান হবে একনিষ্ঠভাবে আমাদের চেহারাকে আল্লাহ দিকে ঘোরাবো আল্লাপাক ন্যায়ের আদেশ করেন আল্লাহর দিকে একনিষ্ঠতার আদেশ করেন ওয়াদ মুখলিসিন আলাহুদ্দিন এবং তোমরা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকবে এই আদেশ আল্লাপাক করে আল্লাপাক ফাহেসা কোনো কাজের আদেশ করতে পারেন না ক্যামা আব্বাদা এখন তেউদুন মনে দেখো তোমরা যেভাবে সৃষ্টি হয়েছ ওইভাবে আবার তোমরা ফিরে আসবে কোথায় এই কবরে এই মাটিতে তারপরে হাসরের মাঠে তারপর আবার জান্নাতে না হয় জাহান্নাবে ফরিকন হাদা ওয়া ফরিকন আলাই আলাইহিমুদ্দলালা এটা নির্ধারিত হয়ে গেছে যে কিছু মানুষ হকের উপর থাকবে আর কিছু মানুষ পথভ্রষ্টতার উপর থাকবে ওয়াল্লাদিন আত্মাহদুমিন দুন ইল্লাহি আউলিয়া যারা আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে আউলিয়া হিসেবে গ্রহণ করেছে ওয়াহসাবুন এবং তারা ধারণা করে যে আন্নাহুম মুহতাদুন তারা হেদায়তপ্রাপ্ত আছে তারা মনে করে তারাই সঠিক পথের উপর আছে তো এই যে পৃষ্ঠাটা সুরা আরফের প্রথম দুই তিন পৃষ্ঠা আপনি যদি পড়েন আপনি ঐতিহাসিক একটা ঘটনা পাবেন প্রথম কিভাবে শুরু হলো জামা খুলে ফেলার ঘটনাটা সেটার সিলসিলা চলতে চলতে চলতে চলতে আজকে এই পর্যায়ে এসেছে আমি সিলসিলা দেখাচ্ছি একটু সময় দেন এরপর যখন আল্লাপাক দুনিয়ায় পাঠিয়ে দিলেন পাঠানোর পর আল্লাপাক পোশাকও নাজিল করলেন এই আয়াতগুলো নাজিল করলেন সতর্ক থেকো আর যেন পোশাক খুলতে না পারে এই কারণেই হয়তোবা হয়তোবা এই কারণেই পৃথিবীর বড় বড় যে রিলিজনগুলো আছে আদম আর ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লু আলী হাসলাম পর্যন্ত প্রত্যেক প্রধান ধর্মগ্রন্থে প্রত্যেক প্রধান ধর্মের ধর্মগ্রন্থে আপনি পাবেন পর্দার কথা শুধু ইসলামে না এটা রং কনসেপ্ট শুধু ইসলামে পর্দার কথা আছে এটা ভুল কথা অন্য অন্য প্রতিটা ধর্মগ্রন্থেই হোক সেটা তাওরাত বদর ওল্ড টেস্টেমেন্ট বা নিউ টেস্টেমেন্ট বা আপনার বেদ প্রতিটা ধর্মগ্রন্থেই আপনি পর্দার কথা পাবেন বেদের মধ্যে লেখা আছে যে পরপুরুষের সামনে যেন উন্মুক্তভাবে কোনো নারী না যায় সেজন্য আওয়াজ করে না হাঁটে সেজন্য তার চক্ষু নিচু রাখে এই কথাগুলো কোরআনে নাই আছে ওল্ড টেস্টমেন্টে আছে যে কোনো মেয়ে যদি তার চুল দেখায় তার শাস্তি হচ্ছে ওর চুল কেটে ফেলতে হবে এটা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ জিউস যারা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন করছে ওদের ধর্মগ্রন্থেও লেখা আছে ইসহাক আল ইসলাম যখন আসছেন তখন একজন বেগানা নারী তিনি নিজেকে পর্দায় ঢেকে ফেলছেন তো পর্দার কথা শুধুমাত্র ইসলামে আছে এমন নয় আমরা যদি পুরো হিস্ট্রিটা ঘাটি আদম থেকে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম পর্যন্ত দেখবে প্রত্যেক প্রধান ধর্মগ্রন্থেই এই পর্দার কথাটা আছে স্বাধীনতার কথা আছে এবং আপনার তাকুয়ার পোশাকের কথা আছে চক্ষু নিচু করার কথা আছে এবং এই অশ্লীলতা জেনা ব্যবচার পরকিয়া থেকে দূরে থাকার কথা আছে তাহলে এটা কেন কারণ আল্লাপাক যে বলছেন মনে রেখো শয়তান যে তোমাদের বাবা মার পোশাক খুলে ফেলেছিল তার মানে আদম সন্তানরা এটা ভালো করেই মনে রেখেছিল কথা বুঝতে পারছেন এবার আপনি কোরআন ঘেটে ফেলেন আদমের পরে নুহ আলি ইসলাম ইস ইব্রাহিম আলি ইসলাম আপনার এই যে হুদ সালেহ নবী মুসা ঈসা পুরোটা ঘেটে ফেলেন আপনি আমাকে একটা কম দেখান একটা জাতি দেখান যে জাতিটা কাপড় খুলে নগ্ন হওয়ার কারণে আল্লাহর আজাবে ধ্বংস হয়েছে একটা কম দেখান আছে আমি দেখাবো আছে আপনি আমাকে দেখান আপনি কি হ্যাঁ লুত আহার ইসলাম আমি আসছি ওইদিকে পরে আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ পর্যন্ত অনেক পাপের কারণে অনেক কম ধ্বংস হয়েছে শিরিক করেছে আল্লাহ ডুবিয়ে মেরে দিয়েছে মাপে কম দিত ভূমিকম্পে মেরে দিয়েছে মানুষকে পিটাতো পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করেছে ঠিক আছে এই যে ফেরাউনের দলবল মুক্তি পেল ওদেরকে আল্লাপাক শাস্তি দিলেন আপনার নমরুদের কথা বলেন ফেরাউনের কথা বলেন কমেনুহের কথা বলেন আজ সামুদের কথা বলেন যার কথাই বলেন দেখবেন হয় শির্ক কুফর তারপর মাপে কম দেয়া অহংকার মানুষ হত্যা ঠিক আছে সমকামিতা এইসব কারণে ধ্বংস করা হচ্ছে কিন্তু নগ্ন হয়ে ঘোরার কারণে বুঝতে পারছি না বেপর্দায় চলার কারণে আল্লাহবা কোনো কমকে ধ্বংস করেছেন এমন সরাসরি কোনো এক্সাম্পল দিতে পারবেন খুব রেয়ার খুব সূক্ষ্মভাবে খুঁজতে হবে এর কারণ কি জানেন কারণ সভ্যতার শুরু থেকে ওই যে ঘটনাটা ঘটলো তারপর থেকে মানব জাতি সচেতন ছিল যে তারা পোশাক উন্মুক্ত করে ঘুরতো না কেউ আর যাই করুক না কেন পোশাক ঠিক রাখত কথা বুঝতে পারছেন কোরআন দলিল কোরআনে খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট হচ্ছে কারণ মানুষ আর যত পাপই করুক না কেন অ্যাটলিস্ট পোশাকটা ঠিক মতো করুক এটা ভালো পোশাক পরে আরবের লোকরা হয়তো মূর্তি পূজা করছে আরবের মেয়েরা হয়তো ব্যবিচার করেছে কিন্তু ভালো পোশাক পরে করেছে আমাদের মতো বিকিনি সংস্কৃতিতে করে নাই কিন্তু ঠিক আছে ওখানে আলখাল্লা যে পোশাকটা সেখানেই করেছে তো এটা একটা প্রমাণ বহন করে যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘেটে ফেললে আপনি খুব খুব কম পাবেন যে কোনো কম বেপর্দায় চলার কারণে আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে তবে তিনটা এক্সাম্পল পাওয়া যায় কয়টা তিনটা এটা আমি আপনাকে খুঁজে দিচ্ছি আপনার গবেষণার সাথে এক নাম্বার হচ্ছে এক নাম্বার হচ্ছে আপনার কমে লুত লুত আল ইসলামের কম ছিল সমকামী এরা পুরুষে পুরুষে জেনা করতো আল্লাপাক ধ্বংস করে দিয়েছে কিন্তু এখানে পুরুষে পুরুষে জেনার কথাটা এসেছে ওরা যে এরকম বিকিনি পরে ঘুরতে কথা আসে তারা শর্ট কাপড় পরে সতর উন্মুক্ত করে ঘুরতে এমন কথা কিন্তু আসে নাই বরং এসেছে তারা পুরুষে পুরুষে জেনা করত যদিও এটা জঘন্যতম অপরাধ ঠিক আছে এটাই নবী সাল্লাহ আলাইসলাম আমাদেরকেও সতর্ক করেছেন যে আমি উম্মত আমি উম্মতের উপর ভয় করি যে আমার উম্মত এর মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে যার আমি এক্সাম্পল বা ওই যে পরিসংখ্যান শুরুতে দিয়েছি যে কত পার্সেন্ট সমকামিতা জড়িয়ে পড়ছে দ্বিতীয় যে কম সেটা হলো বানু ইসরায়েল বানু ইসরায়েল নবীজি বলেছেন যে দুনিয়া ফত্তাকুন্নিসা তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো মহিলার ফেতনা থেকে বেঁচে থাকো কারণ বানি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম ফেতনা ছড়িয়ে পড়েছিল নারীদের মাধ্যমে ঠিক আছে তারা একটা কম পেলেন যেখানে নারীর মধ্য দিয়ে ফেতনা ছড়িয়ে ধ্বংস করা হয়েছে এটা আমাদের নবী সতর্ক করেছেন সাল্লাহ আলাইসলাম যে আমি আদি ফিতনেছেন আদর আলা রিজাল নেসা আমি আমার উম্মতের উপরে নারীর চাইতে ভয়ঙ্কর কোনো ফেতনা রেখে গেলাম না তাহলে ওই যে দ্বিতীয় কম যাদেরকে নারীর ফেতনার কারণে ধ্বংস করা হচ্ছে এর জন্য আমাদেরকেও সতর্ক করা হয়েছে আর তিন নম্বরটা হচ্ছে আইয়ামে জাহেলিয়াতের সময়ে যে যুগটা ছিল ওই যুগে যখন মেয়েদের মধ্যে জেনা ব্যবিচার পরকে এগুলো বেশি ছিল কিন্তু ওই সময়েও মেয়েরা কিন্তু বিকিনি সংস্কৃতির মধ্যে ছিল না তো এই তিনটা দলিল কষ্ট করে খুঁজে বের করতে হয় শুধু কমে লুতেরটা সরাসরি বলা আছে কমে লুতেরটা সরাসরি বলা আছে বাকিগুলো একটু কষ্ট করে খুঁজে বের করতে হয় এটা একটা ইন্ডিকেশন যে মানুষ শুরু থেকে জানতো যে পোশাক শালীন হতে হয় শালীন পোশাক পরে তারা হয়তো তারা কেউ সুদ খাচ্ছে বা শিরিক করছে বা কুফুর করছে কিন্তু পোশাকের শালীনতা ইতিহাসে ছিল তাহলে কখন থেকে চলে গেল ওইদিকে আসার আগে আমি মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের কাছ থেকে শেষ করছি দেখুন এরপরে নবী সাল্লাহ আলিয়াল্লামের সময়টা যখন আসলো যখন আইয়ামে জাহিলিয়াত বলছি আমরা যেখানে জেনা সুদ ব্যবিচার মাদক আপনার গোত্রীয় দ্বন্দ্ব এগুলো চলছে ঠিক এই সময়ে আল্লাহ রবুল্লা আলমিন সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল আলী হাসলামকে পাঠান এবং তার হাতে অশ্লীলতার শেকড়টাকে আল্লাপাক উপরে ফেলেন এরপরে আর কোনো অশ্লীলতা বাকি থাকে না ঠিক আছে কীভাবে উপরান আল্লাপাক কোরআন নাজিল করেন আল্লাপাক হাদিস নাজিল করেন যেখানে আল্লাহ রবুল্লা আলম বলছেন যে ছেলেরা মুমিন পুরুষ যারা হবে তারা যেন চক্ষু নিচু করে এক কথা আমাদেরকে আল্লাপাক বলছেন যখন তোমরা চলবে যদি তোমরা বেগানা কোনো মেয়ের দিকে চোখ করে যায় চোখ নিচু করে ফেলবে কুল্লিল মিনিন ইয়াউদ্দু মিন আউসারিহিম ওয়াহফাজু ফুরুজাহুম সূরা নূরের আপনি তিরিশ একত্রিশ পরে দেখেন তো আল্লাপাক কীভাবে এখানে শেকড়টা উপরে ফেলছেন চলমান একটা যে শেকড় অশ্লীলতার শেকড় এটাকে আল্লাপাক মোহাম্মদ সাল আলী হাসাল্লামের হাত দিয়ে কেমন করে উপড়াচ্ছেন কোরআনের মাধ্যমে আল্লাপাক প্রথমে ছেলেদেরকে বলছেন চোখ নিচু করো লজ্জাস্থান হেফাজত করো আবার মেয়েদেরকে বলছেন কুল্লিল মমিনাজ ইয়াকুদ নামিনা সরিহিনা ও ইয়াহফাজনা ফুরুজাহিনা মহিলাদেরকেও বলছি যে যে মেয়েরা আছো তোমরাও তোমাদের চোখ নিচু করবে লজ্জাস্থান হেফাজত করবে এবং যতটুকু দেখা যায় স্বাভাবিক এর বাইরে কোনো কিছু প্রদর্শন করবে না আবার শুধু আহজাবে যান আল্লাহাক বলছেন ইয়া কুল কুল কুল ইয়াজবাজিকা ও বেনাচিকা ও নিসাই মুমিনিন হেনবি আপনি আপনার স্ত্রী সন্তান আপনার স্ত্রী আপনার মেয়ে মুমিনদের নারীদেরকে বলুন না আলিহিন্না জেলা আবিবিহিন্না তোমরা ঘরে থাকো ঘর থেকে বের হয়ে না বিনা প্রয়োজনে জাহিলি যুগের মতো করে তোমরা বাহিরে চলাফেরা করো না এবং বের হলে তোমরা কি করবে বক্ষদেশ তোমাদের যে মানে দেহ আছে এটাকে সুন্দর করে পুরো চাদর দিয়ে আবৃত করে বেরো তো আল্লাপা কোরআন দিয়ে আমাদেরকে এই অশ্লীলতার শেকড়টা উপড়াচ্ছেন চোখ নিচু করো চোখ নিচু করো এ ছেলে তুমিও নিচু করো মেয়ে তুমিও নিচু করো তারপরে ঘর থেকে বিনা প্রয়োজনে বের হয় না মেয়েরা মেয়ের হলেও হিজাব করে বের হও ছেলেদেরকে বলছেন যে তোমাদের পোশাক হতে হবে এইরকম সতর এরকম থাকবে তাকুয়ার পোশাক আরও উত্তম মেয়েদেরকে হিজাব করতে বলছেন শুধু পর্দার বিধান দিয়ে আল্লাহ ক্ষান্ত হচ্ছেন এটা গেল শুধু একটা রুলস তারপর আল্লাহ পাক আমাদেরকে পাঁচ অক্ত নামাজ পড়াচ্ছেন রমজান মাসে রোজা রাখাচ্ছেন কোরআন তেলাওয়াত করাচ্ছেন জিকির করাচ্ছেন এগুলো করাচ্ছেন না জাকাত দেওয়াচ্ছেন আমরবিল মাহরুফ নাহিয়ানের মুঙ্কারের মধ্যে রাখছেন ভালো কাজের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে রাখছেন যাতে করে আমরা ওই অশ্লীল পথে না পাওয়া পারি শুধু প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল একটা বিষয় দিয়ে খান্ত না যে জাস্ট পোশাকটা চেঞ্জ করো বরং আত্মশুদ্ধিমূলক কাজের মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করছে এর পরেও যদি কেউ ভুল করে তখন আল্লাহ পাক বলছেন জেনা করে ফেলেছে এখন শাস্তি দাও একশো বেত্রাঘাত করো এক বছরের জন্য নির্বাসিত করো বিবাহিত ব্যক্তি আছে জেনা করেছে ওকে রজম করে ফেলো মানে শুধু তাত্ত্বিক বিষয় দিয়েই সীমাবদ্ধ না বরং যদি কেউ এর পরেও লঙ্ঘন করে তাহলে একে শাস্তি প্রদান করো আইনের আওতায় নিয়ে আসো এখন এই লসগুলো যখন নাজিল হলো তারপরে মাত্র তেইশ বছরের ব্যবধানে অশ্লীলতার যে শেকড়টা ছিল ওই যে নীল দর্পণ এটা পুরো উপরে ফেলে দেওয়া হয়েছে এটার শেকড়টা উপরে ফেলা হয়েছে এ কারণে আপনি দেখবেন চার খলিফার জীবনী এবং নবী সাল্লাহ আলাইসলামের জীবনী পরে উমাইয়াদের একশো বছরের শাসন বা একশো বত্রিশ বছর আব্বাসীয়দের পরের পাঁচশো বছর এই পুরো সময়গুলো ঘাটেন আপনি মানে আঠারোশো সাল আসার আগ পর্যন্ত ঘেটে ফেলেন নবীর জীবনী চার খলিফার জীবনী আব্বাসীয় খেলাফত তার আগে উমাইয়া খেলাফত এরপর ফাতেমিদের খেলাফত কর্ডোভার খেলাফত ওসমানীয় খেলাফত সব ঘেটে শেষ করে ফেলেন এখানে গিয়ে আপনি খোঁজেন জেনা কতটা হয়েছে ধর্ষণ কতটা হয়েছে শিশু ধর্ষণ কতটা হয়েছে ঠিক আছে কতটা নারীকে অ্যাসিডদগ্ধ করা হয়েছে কতজন নারীর উপর জুলুম করা হয়েছে আপনি পরিসংখ্যান খুঁজে পাবেন না উমর রদি আল্লাহ আনহুর যুগে ধর্ষণের ঘটনা কয়টা ঘটেছে এক হাজার দুই হাজার দশটা পাঁচটা একটা একটাও ঘটেছে একটা জাতি আমাকে দেখান যে জাতির মধ্যে একটাও ধর্ষণের ঘটনা ঘটনা আমরা তো সভ্যতার কথা বলছি সংস্কৃতির কথা বলছি পোশাক নিয়ে কথা বলছি একটা ন্যাশন দেখান ইসলাম আসার পর কোরআন সোনার এই রেগুলেশনসগুলো নাজিল হওয়ার পরে এগুলো সুষম বাস্তবায়নের পর যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল না আছে কোনো ধর্ষণ না আছে কোনো জিনা না আছে কোনো মাদক না কোনো দুর্নীতি না কিছুই ওই রকম একটা সোনালি যুগ আমাকে দেখান চাইনিজদের সংস্কৃতি দেখা দেখাতে পারবেন রাশিয়ানদের সংস্কৃতি পারবেন কমিউনিস্টদের পারবেন ওই মাওসেদিনের পারবেন আপনি ওই যে ফিডেল ক্যাস্টোর সংস্কৃতি পারবেন কোন জায়গায় যাবেন যে কোনো জায়গায় যাবেন ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া চাইনিজ সভ্যতা মিশরের সভ্যতা ঘেটে শেষ করে ফেলেন ওই রকম সোনালি সময় কি কেউ দিতে পারবে তো ওইখানকার পরিসংখ্যান আর এখানকার পরিসংখ্যানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য না আচ্ছা তাহলে এখন আমরা তো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামেরই উম্মাদ এখানে লাস্ট একশো দেড়শো দুইশো বছরে হঠাৎ করে কি হয়ে গেল আমি যে বললাম আঠেরোশো ষাট থেকে শুরু হয়েছে ষাট থেকে বা আশি থেকে শুরু করে দুই পর্যন্ত এই সময়গুলোতে আসলে কি হয়েছে নবী সাল্লাম শেকটটা উপরে ফেলার পরেও কিন্তু কিছু ভবিষ্যৎবাণী করে গেলেন এই জায়গা থেকে শেষ করছি নবী সাল্লাম সোনালী সমাজ প্রতিষ্ঠা করার পরেও কিন্তু কিছু ভবিষ্যৎবাণী করে গেলেন এক আমার উন্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে কখন শেষ জামানা আমার উন্মতের মধ্যে মূর্তি পূজাও শুরু হবে এটাও এসেছে হাদিসে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ আমার ওম্মত মূর্তি পূজা করবে না এমন এসেছে এলেম জ্ঞান উঠে যাবে জাহেলিয়াত বর্ষিত হবে জেনাকে মানুষ হালাল মনে করবে জেনাকে মানুষ হালাল মনে করবে এখন আপনি মিলাতে পারবেন যে ঘটনা কেন এমন হলো ওইরকম থেকে এমন কেন হলো এখন মেলাতে পারবেন নবীজি ভবিষ্যৎবাণী করেছেন জেনাকে এই উম্মতে একটা অংশ হালাল মনে করবে মাদককে এই উম্মতের একটা অংশ হালাল মনে করবে এই উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে এই উম্মতের মধ্যে অশ্লীলতা বাড়বে কখন যখন এমন এক শ্রেণীর মেয়ে আত্মপ্রকাশ পাবে আত্মপ্রকাশ ঘটবে তাদের যাদেরকে আমি দেখিনি নবীজি বলছেন লাম আর হুমা আমি ওদেরকে দেখি নাই দুই শ্রেণীকে আমি দেখি নাই তার মধ্যে এক শ্রেণী হচ্ছে নিসাউন ক্যাসিয়াত আরিয়াস এমন এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরেও বাইরে নগ্ন হয়ে ঘুরবে মুমিলাজ মা ইলাজ মানে নিজেও সিডিউস হবে অন্যকেও সিডিউস করবে শব্দটা এই আর কি এই শব্দের এই শব্দ চোদ্দোশো পঞ্চাশ বছর আগে নবীজি বলে গেছে যে দুই শ্রেণীর মানুষকে আমি দেখি নাই লাম আর রহমা আমি দেখিনি মানে ওই যুগে এরকম গেট আপে কোনো মেয়ে চলতো না সিম্পল তাই তো ওই যুগে যদি ওই রকম গেটাপে কেউ চলতো নবীজিকে বলতেন আমি দেখি নাই নবীজি বলছেন আমি দেখি নাই কোন কোন মেয়েদেরকে দেখেন নাই এক শ্রেণী যারা নিসা এবং মহিলা ক্যাসিয়াত কাপড় পরে আছে আর ইয়া তারপরেও নগ্ন ব্যাখ্যা করতে হবে তার মানে কাপড় পরেও নগ্ন শ্রেণীর মেয়েরা নবীর যুগে ছিল না সিম্পল এটা কোন যুগে দেখা যায় এখন দেখা যায় এই লাস্ট একশো দেড়শো বছরে দেখা যায় একশো দেড়শো বছর আগেও দেখতে পারবেন না আপনি একশো বছর আগে ঘেটে দেখেন পারবেন না দেখতে এই যে ব্রিটিশ পিরিয়ডও দেখেন ব্রিটিশ ব্রিটেনরা যখন শাসন করছে না সারা ওয়ার্ল্ডে তখনও আমাদের নানি নানি দাদা দাদির দাদি ওদের গেট দেখেন তাদের গেট আপ কীরকম ছিল ছিল না তারা কিন্তু বলে নাই হাজার বছর থেকে আমরা পড়ছি এগুলো বলেছিল আচ্ছা তো নবীজি বলছেন মুমিলাজ মাইলাজ এরা নিজেরা আকৃষ্ট হয় আকৃষ্ট হয় এবং আকৃষ্ট করে আপনি কি জানেন সিডিউসের অর্থ কি এটা সম্পূর্ণ অপপ্রয়োগ হয়েছে অনলাইনের যুগ মানুষ মানে হুজুকে মাতাল অক্সফোর্ড আর কেমব্রিজ ডিকশনারি ঘাটেন অক্সফোর্ড আর কেমব্রিজ ডিকশনারি ঘেটে সিডিউস শব্দ লিখে সার্চ দেন দেখবেন ওখানে লিখে আছে seduce is called you are enticing someone in a illegal sexual relationship with you মানে সিডিউস হচ্ছে এমন জিনিস যে আপনি কাউকে আপনার দিকে অবৈধ সেক্সুয়াল সম্পর্ক করার জন্য আকৃষ্ট করছেন তাহলে আকৃষ্ট যে করে সে অপরাধী না যাকে করা হচ্ছে সে অপরাধী খুঁজেন গুগলে গিয়ে সার্চ দেন seduces is a kind of sexual activities যেখানে আপনি you are enticing you are enticing someone you are enticing someone in a illegal sexual relationship with you যার আপনার থেকে কম এক্সপিরিয়েন্স আছে পড়ে দেখেন কেমব্রিজের কেমব্রিজের মধ্যে একটা লেখা আছে যে এমন একজনকে আপনি আপনার দিকে সেক্সুয়ালি প্রলুব্ধ করছেন ইন্টাইস করছেন যার আপনার বিষয় সম্পর্কে জ্ঞান কম আপনার সাথে সেক্সুয়াল বিষয় সম্পর্কে তার জ্ঞান কম আপনার জ্ঞান বেশি আপনি তাকে প্রলুব্ধ করছেন আপনার দিকে সেক্সুয়ালি অবৈধ সম্পর্ক করার জন্য এটাই হচ্ছে ইলাচ মা ইলাজ হাদিসের শব্দের সাথে মিল আছে মিল আছে তো এখানে যে আকৃষ্ট করছে সে অপরাধী না যে আকৃষ্ট হচ্ছে সে অপরাধী তাহলে নিঃসন্দেহে যে আকৃষ্ট করছে সে অপরাধী আর তার অপরাধের কারণটা এখানে কি তার পোশাক এবং তার দেহের প্রদর্শনী নয় নাকি অন্য কিছু নিঃসন্দেহ এটা এবং এটা ভালো পোশাক পরেও মানুষ অন্য কাউকে আকৃষ্ট করতে পারে ভালো পোশাক পরে আছেন কিন্তু কথার মাধ্যমে আকৃষ্ট করতে পারেন ফোনে কলসের মাধ্যমে আকৃষ্ট করতে পারেন ডেটিংয়ের মাধ্যমে আকৃষ্ট করতে পারেন অন্যভাবেও করতে পারেন এখানে শুধু পোশাকটাই মূল ইস্যু নয় এখানে আরও অনেক ব্যাপার আছে একই সাথে আমরা যে নীল সংস্কৃতির কথা বললাম এগুলো যখন প্রত্যেকে ঘরে ঘরে দেখছে তখন সবাইকে ভিতর থেকে পশু হয়ে যায়নি তখন তো খুব সহজেই একটা মানুষ প্রলুব্ধ হবে এবং তখন ধর্ষণ বাড়বে জেনা বাড়বে পরকিয়া বাড়বে এবং এই পরিসংখ্যানগুলো বাড়তে থাকবে এখানে সলিউশন কে দিবে সলিউশন দেবে শুধুমাত্র সেই সভ্যতা যে সভ্যতার সময় জেনার হার ছিল point zero zero zero zero one percent ওই সভ্যতা যখন রেপের হার point zero zero zero zero one percent সুদের হার point zero zero zero zero one percent দুর্নীতির হার point zero zero zero zero zero one percent এটা কোন সভ্যতা এটা ওই খোলাফায় রাশেদার সভ্যতা ওইখানে রে আর একটা মানুষ খুঁজে পাওয়া যায় মদ খায় একটা মানুষ খুঁজে পাওয়া যায় হয়তো জেনা করেছে একটা মানুষ খুঁজে পাওয়া যায় দুর্নীতি করেছে নাইনটি নাইন পার্সেন্ট পিউরিফাইড তো ওই সভ্যতা কিসের আলোকে এরকম হলো আর এখন কেন হতে পারছে না এটা প্রশ্ন না এটা বড় কোশ্চেন তাহলে এখন আমরা আসি সমাধান কিভাবে করতে পারি মানে কি কি কাজ করলে আমরা আসলে ওই জায়গায় যাওয়ার আল্লাহ যদি চান কবুল করেন আমরা ওই জায়গায় যেতে পারবো ইনশা আল্লাহ আজাউজা তার জন্য আমি কিছু পয়েন্টস ফাইন্ড আউট করেছি যারা জ্ঞানী আছেন তারা আরও অনেক পয়েন্টস ফাইন্ড আউট করতে পারবেন এটা আমার ক্ষুদ্র জ্ঞানের প্রচেষ্টা মোহাম্মদ তৌফিক ইল্লাবিল্লা প্রথম যেটা সেটা হলো দেখুন যে প্রথমে আমাদের জ্ঞানের স্বল্পতা আছে যদি আমরা সবাই ইসলামের সঠিক জ্ঞানটা অর্জন করতে পারতাম এবং পরকালীন চেতনা থাকতো তাহলে কিন্তু কোনো মানুষের পক্ষে না অশ্লীল হয়ে চলা সম্ভব না অশ্লীলতার খপ করে পড়া সম্ভব এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে জ্ঞানের সাথে আমাদের আমলের ধারাবাহিকতা লাগে আমরা যখন আমল করি অনেক সময় ধারাবাহিকতা নষ্ট হয়ে যায় ধারাবাহিকতা নষ্ট হয়ে গেলে শয়তান আমাদেরকে পেয়ে বসে তখনই মানুষের দ্বারা খারাপ কোনো কাজ ঘটে যায় দেখবেন আপনি ভালো কাজ করতে করতে হঠাৎ করে আপনি পড়ে গেলেন এমন হয় কিন্তু ভালো কাজ করতে করতে আপনি ধাপ করে একটা খারাপ কাজ করে ফেললেন আবার তবা করে ফিরে আসছেন তবা করে ফিরে আসবেন নিঃসন্দেহে কিন্তু আমলের ধারাবাহিকতা বজায় রাখা খুব ইম্পর্টেন্ট তিন নম্বর দেখুন সলাৎ সলাদ যখন আমরা পাঁচ অক্ত মসজিদে আসব আমাদের আধ্যাত্মিক জগৎটা আত্মিক জগৎটা পরিশুদ্ধ থাকবে তখন ইনশাআল্লাহ তালা আল্লাহর বিধান মেনে চলা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ চার নম্বর বলতে পারি কোরআনের সংস্পর্শ কোরআনের সংস্পর্শে যখন আমাদের যুব সমাজ থাকবে ইনশাআল্লাহ তাহলে তারা আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলতে পারবে এবং শয়তানের ওই খপ্পরগুলো থেকে তারা বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ বুঝেন এরপরে আমরা বলতে পারি ইসলামিক অনুশাসনের কথা ইসলামিক অনুশাসন যদি আমরা ঘরে ঘরে প্রতিষ্ঠা করতে পারি ইনশা আল্লাহ আজান আমরা এই ফেতনাময় পরিবেশেও আমাদের ইমান ধরে রাখতে সক্ষম হব ইনশা আল্লাহ আজান দিনী শিক্ষা এবং দিনই পরিবেশ দিনী শিক্ষা এবং দিনী পরিবেশটা এইসব অশ্লীলতা রোধ করার অন্যতম নিয়ামক হবে ইনশাআল্লাহ এরপর আমি বলবো যে পর্দার বিধানগুলো মেনে চলা শুধুমাত্র পোশাক সব কিছু নয় তবে পোশাক অনেক কিছু পোশাকে সব কিছু নয় কিন্তু পোশাক কিন্তু অনেক কিছু ঠিক আছে তো পোশাকও ঠিক রাখছি আবার নামাজও পড়ছি এখানে রোজাও রাখছি আমরা আমরা দিনই কাজে ব্যস্ত থাকছি দিনই পড়াশোনায় ব্যস্ত থাকছি আমর বিল মারুফ নাহিয়ানিল মুঙ্কারের কাজ করছি এবং আল্লাহওয়ালা মানুষের সাথে থাকছে তখন দেখবেন আত্মিক জগৎটা আল্লাহ নূর দ্বারা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ তখন আপনি জেনা ব্যবচার পরকীয় এগুলো থেকে দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ পণ ছাড়তে পারবেন ইনশাআল্লাহ এরপরে আমি গিয়ে বলবো যে বিয়ে সহজ করার ব্যাপারটা এরপর যদি আমরা বিয়েটাকে সহজ করে ফেলি সহজ বলতে সরকার বয়স দিয়েছে আলহামদুলিল্লাহ থাক ওই বয়সে বিয়ে দেন কিন্তু বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দেন আঠারো বছরে বিয়ের বয়স হয়ে যায় আপনি এদিকে বত্রিশ পর্যন্ত অপেক্ষা করছেন কেন পঁচিশ পর্যন্ত অপেক্ষা করছেন কেন আঠারো হয়ে গেছে বিশ বছর আপনি বিয়ে দিয়ে দেন যত দ্রুত আপনি যত সহজ করবেন বিয়েটাকে তারা কিন্তু তাদের এই যে তারুণ্যের যে উন্মাদনা বলে একটা তারুণ্যের উন্মাদনা এখান থেকে তারা বেঁচে থাকতে পারবে এবং পাপ ইসলামও থেকে তারা ইনশা আল্লাহ তালা সঠিক পথে থাকবে এবং তার পুরো ম্যারিড লাইফটাই কিন্তু ইবাদত হিসেবে গণ্য হবে এখানে আমার ছেলে হোক বা আমার মেয়ে হোক তার জন্য বিয়েটাকে সহজ করা উচিত গার্ডিয়ানদেরকে রিকোয়েস্ট করবো এটা আপনারা করুন আদারওয়াইজ আপনার ছেলে কখন দেখবেন অন্ধকার জগতে পা বাড়িয়ে ফেলেছে আপনি কিন্তু বুঝতে পারছেন না আপনার মেয়ে অনেক আগেই বড় হয়ে গেছে আপনি কিন্তু বুঝতে পারছেন না এর মধ্যে সে অনেক ঘটনা ঘটিয়েও ফেলেছে হয়তো আপনি জানেন না তো এই কারণে বৈধ পথে ছেলে মেয়েদেরকে একটা ইসলামিক অনুশাসনপূর্ণ জীবন দিন ইনশাল্লাহ সুখী হবে ইনশাআল্লাহ বিয়ের ক্ষেত্রে মোহরটাকে রিজনেবল করেন এত উচ্চ মোহর দেওয়ার দরকার নেই যে ওটা পরিশোধ করার কোনো সামর্থ্য নাই আর আমি বলবো যে এটার জন্য আপনাকে খুব বড় কোনো বিজনেস করতে হবে বড় কোনো জব করতে হবে জরুরি না হালাল কোনো রিজিকের ব্যবস্থা হলেই আপনি বিয়ে করতে পারেন পাক বলেছেন যে বিয়ের পরে আল্লাহ নিজেই রিজিকের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ তো এখানে ঘাবড়ানোর কিছু নাই ওই যে বললাম তাকদির লিখা হয়ে গেছে আপনার তাকদিরে যতটুকু রিজিক আছে এটার একটা দানা পৃথিবীতে রেখে আপনি মরবেন না ইনশাল আর আপনার রিজিক যতটুকু আছে অবৈধ পথে গিয়ে যদি আপনি হাজার কোটি টাকাও কামাই করেন এর বেশি রিজিক আপনি পাবেন সো এখানে আমি বলবো গার্ডিয়ানদেরকে যে বিয়েটাকে সহজ করবেন বিয়েটা সহজ করেন মোহরটাকে কমান এবং ছেলে মেয়েদেরকে একটা দীর্ঘ বিবাহিত জীবন দেন ইনশাল্লাহ দেখবেন তারা ইসলামী অনুশাসনে আল্লাহর এবং তার রাসুলের আনুগত্যপূর্ণ জীবন মেনে চলবে ইনশাআল্লাহ আজাল বলবো কিছু কাজ থেকে আমাদেরকে বের হতে হবে কিন্তু এটা হতে হবে বলেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে কারণ এটা ইম্পোজ করার মতো ক্ষমতা উপরের লেভেল থেকে মুসলিমদের হাতে এখন নাই তবে আপনি পারিবারিকভাবে করতে পারেন পারিবারিকভাবে কীরকম এবং আমাদের ওইখানেই ফোকাস করা উচিত ফ্রি মিক্সিং টোটালি হারাম করে দেবে ফ্রি মিক্সিং চলবে না ফ্রি মিক্সিং তো বোঝেন নারী নারী পুরুষের অবাধ মেলামেশা যেখানে আছে ওখানে আপনি নাই যদি এমন এমন স্কুল পান যেখানে বয়েজ স্কুল সেখানে দিয়ে দেন ছেলেকে এমন স্কুল শুধু মেয়েদের স্কুল সেখানে মেয়েকে দেন কলেজ শুধু ছেলেদের কলেজ ওখানে ছেলেকে দেন শুধু মেয়েদের কলেজ ওখানে দেন এটা কিন্তু একমাত্র সলিউশন না অনেক সলিউশনের একটা সলিউশন বলছে ওখানে দেওয়ার পরেও ছেলে বিগড়াতে পারে বেলাইনে যেতে পারে এখানকার মেয়ে স্কুলের মেয়ে ছেলে স্কুলের ছেলের সাথে প্রেম করতে পারে কিন্তু অনেকগুলো সলিউশনের একটা সলিউশন হতে পারে যে ফ্রি থেকে রোধ করে ফ্যামিলি থেকে রোধ করে তারপরে যত প্রকার পর্ন সাইট আছে সব পর্ন সাইটকে ব্লক করতে হবে এবং সারা ওয়ার্ল্ডে যত ধর্ষণের হার বাড়ছে <coughs> পরকীয় জেনার হার বাঁচে এগুলোর মূল কারণ হচ্ছে পর এটা কিন্তু মূল কারণ যে পোশাক খুলে ফেলার সংস্কৃতি নীল দর্পণ এটা কিন্তু এই পর্নোগ্রাফির সভ্যতা থেকে এসেছে ওই সভ্যতা তো পচে গেছেই ওর তো আর ইজ্জত সম্মানে কিছু বাকি নাই মুসলিমদের যতটুকু বাকি আছে এটা ধরে রাখার জন্যে পর্ন সাইটগুলোকে বন্ধ করা খুব জরুরি যদি এটা না করতে পারি আলেম জালেম সবাই আলেম জালেম সবাই ধ্বংস হয়ে যাবে দলিল জাইনাব বিনতে জাহাজ রাজিউল্লাহ আনহা তিনি বলছেন ইয়া রসুল্লাহ নুহলিক ওয়াফিনা সালেহুন আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি বলছেন ওয়াইলুল আরব মিন শারি কাদিখত আরব একটা হাদিস আছে না যে আরবদের জন্য ধ্বংস কি ভয়ঙ্কর বিপদ নেমে আসলো তখন জাইনাব বিনতে আল্লাহ রাজিউল্লাহ আনহা তিনি বলছেন নুহলিকু ওয়াফিনা সালেহুন ইয়া রসুল্লাহ যখন আমাদের মধ্যে সৎ মানুষ থাকবে আলেম বুজুর্গ পীর এরকম মানুষও থাকবে তখনও কি আমরা ধ্বংস হয়ে যাব তখন নবী সাল্লাম বলছেন নাম হ্যাঁ ধ্বংস হবে ইদা কাসুরাতুল খাদা যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে যখন অশ্লীলতার মহামারী ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হবে তো এটা ছড়িয়ে পড়ার মূল বিষয়টা হচ্ছে পণ এই পর্ন এবং নীল সভ্যতা নীল দর্পণের মধ্য দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড আজকে এটা ছড়িয়ে পড়েছে মুসলিম কান্ট্রিগুলোতে এগুলো ইউজিং দিন দিন বাড়ছে সো এটাকে কিভাবে ব্লক করবে যদি উপর থেকে ব্লক না করে যদি উপর থেকে ব্লক না করা হয় তাহলে আপনাকে আপনার সেলফোনে আপনার পিসিতে আপনার ল্যাপটপে এমন সফটওয়্যার বা কিছু ইনস্টল করতে হবে যে এগুলো যেন দেখা না যায় এরপরেও বাঁচা খুব মুশকিল ফেসবুকে ঢুকবেন আপনার চোখের সামনে চলে আসবেন ইউটিউব ইউটিউব স্ক্রল করবেন চোখের সামনে চলে আসবেন কি করবেন এই জন্য আজকে একজন বুজুর্গ আলেন যার পিছনে আমরা জুমার নামাজ পড়েছি আমাদের দেলোয়ার হোসেন হুসুর আকবর কমপ্লেক্সে উনি বলছিলেন একজনকে যে স্মার্টফোন থাকলে ভেঙে ফেলতে হবে তাছাড়া তুমি বাঁচতে পারবে না চোখের একজন প্রশ্ন করেছে চোখের হেফাজত কেমন করে করবো তিনি বলছেন স্মার্টফোন ভেঙে ফেলতে হবে এটাও তো পসিবল হচ্ছে না সবাই তো করতে পারছে না অনেকের প্রয়োজন আছে সেক্ষেত্রে ফত্তাকুল্লাহ মাস্তাত আতুন তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করতে আর যখন আপনি দিদি পরিবেশে থাকবেন নামাজ পড়বেন কোরআন তালাবাদ করবেন বেশি বেশি আল্লাহ জিকির করবেন আল্লাহ দাওয়াতি কাজ করবেন হ্যাঁ দিনই মানুষের সংস্পর্শে থাকবেন তারপরে আপনি বিয়ে করেছেন বাসায় স্ত্রী আছে লজ্জাস্থান হেফাজত করার জায়গা আছে ঠিক আছে আপনার পবিত্র জায়গা আছে এবং আপনি তার সাথে হ্যাপি আপনার মনের মতো একজন স্ত্রী আপনি পেয়েছেন তখন কিন্তু দেখবেন এই বিষয়গুলো থেকে আপনি খুব সহজেই বের হয়ে আসতে পারছেন আর অল কাইন্ডস অফ ড্রাগস যত রকম ড্রাগস আছে এই ড্রাগসগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ড্রাগস মানে বোঝাচ্ছি মাদক এটাও এই পর্নোগ্রাফি রেপ সমকামিতা এগুলোর পিছনে ড্রাগসের একটা বড় ভূমিকা আছে ঠিক আছে আর সবাই যার যার ধর্মের প্রতি অনুগত থাকতে হবে দেখেন আমি বললাম হিন্দু ধর্মে পর্দার কথা আছে খ্রিস্টান ধর্মে পর্দার কথা আছে তারা যে জিজাস ক্রাইস্ট বলে ওই যে মারিয়াম আলিহাসাল্লামের কোলে দেখায় যে বাচ্চা ওদের চার্চে দেখেন নাই দেখেছেন না ছবিটা যদিও ওই ছবির কোনো ভিত্তি নাই তারপরে দেখবেন যে ওখানে মাদার ম্যারির গায়ে যে পোশাকটা আছে এটা শালীন পোশাক খেয়াল করেছেন তার গায়ে কিন্তু শালীন পোশাক আছে কিন্তু ওই সভ্যতা কিন্তু এই পোশাক করছে না কারণ ওই সভ্যতায় পর্ণগ্রাফি ছড়িয়ে দিচ্ছে তাহলে ধর্মের সাথে কিন্তু এদের কোনো সম্পর্ক নাই আদতে এই শ্রেণীর মানুষের সাথে ধর্মের কোনো সম্পর্ক না তারা মুসলিম না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ এরা কিছুই না এরা আসলে ওই যে শয়তান ইউআর ইসাউআতিকুম ওয়ারিশা ওই আয়তের পরে বললাম ইউক দিয়া হুমা ইয়ান হুমা আনহুমা সৌআতি হিমা ওই যে তোমাদের লজ্জাস্থান উন্মুক্ত করে ফেললো এর সাথে এরা জড়িত ওই শয়তানের সাথে এটা জড়িত সবাই আমরা যে যার ধর্ম পালন করি কোনো সমস্যা নাই যার যার ধর্মের প্রতি আমরা অনুগত থাকি ইনশাল্লাহ দেখবেন সব ধর্মের মূলনীতির মধ্যে মিল আছে তো মূলনীতির মধ্যে মিল থাকলে ইনশাল্লাহ আমরা সাম্যের সমাজ করতে পারবো ইনশাআল্লাহ আর যত রকম অপসংস্কৃতি আছে এগুলোকে না বলতে হবে এবং পরকালীন চেতনাকে জাগ্রত করতে হবে যে আল্লাহ পাক আমার প্রত্যেকটা কাজ অবজার্ভ করছেন নোট করছেন প্রতিটা কাজের জন্যে আমাকে আল্লাহর সামনে জবাবদিন করতে হবে এই সেন্স আমাদের থাকলে ইনশাআল্লাহ তাহলে আমরা পাপগুলো থেকে বেঁচে থাকতে পারবো আর সর্বশেষ কথা হচ্ছে যে আমরা সবসময় মনে রাখার চেষ্টা করব অলওয়েজ আমরা একটা কথা মনে রাখার চেষ্টা করব যে আমাদের সম্মানিত পিতা এবং মাতাকে শয়তান তাদের গায়ের কাপড় খুলে ফেলেছিল এই একটা কথা যদি আমরা মনে রাখতে পারি আজকে যে আমাদের পিতা এবং মাতার গা থেকে কাপড় খুলে ফেলেছিল শয়তান আমি সেটা হতে দেব না বা আমি আদমের সন্তান হয়ে সেই পথে পা বাড়াবো না আমার পরিবারকে বাড়াতে দেব না আমার সন্তানকে সে আদর্শে করবো না ইনশাআল্লাহ তালা আল্লাহর নুসরা সাহায্য আপনার সাথে থাকবে শয়তান এবং তার অনুসারীরা আপনার কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শালীনতা পর্দা এবং এর বিরোধী শয়তানি শক্তির প্রভাব সম্পর্কে সচেতন থাকার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন আমরা দোয়া করি পাক আমাদের সবাইকে কোরআনের জ্ঞানে জ্ঞানী করুন এবং পাঁচক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিন নবী সুন্নদের পাবন বানিয়ে দিন আমরা দোয়া করি পাক আমাদের পরিবারের সবাইকে দিনের জ্ঞানে জ্ঞানী করুন আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন ছেলেদেরকেও পর্দা করার তৌফিক দান করুন আল্লাপাকে আমাদেরকে যাবতীয় অপসংস্কৃতি পর্নোগ্রাফি মাদক জিনা ব্যবচার পরকিয়া থেকে আল্লাপাকে হেফাজত করুন অশ্লীলতার যে মহামারী চলছে এই মহামারী থেকে আল্লাপাকে আমাদেরকে বাঁচান আল্লাহমান এবং জিন শয়তানের সহযোগী হয়ে যে মানুষ শয়তানরা আজকে আমাদের গা থেকে কাপড় খুলে ফেলার চেষ্টা করছে এদের অপতৎপরতা থেকে আল্লাপাকে আমাদেরকে হেফাজত করুন আমিন আমি এই বলে আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহর দিনের পথে আমরা অটল থাকতে পারি এবং কাজ করতে পারি আল্লাহ সবাইকে কবুল করুন আমিন সুফানিক আল্লাহ হ্যান্ডিকে